السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم গত সপ্তাহে আমাদের আলোচনা হচ্ছিল একজন মমিনের জন্য তাদেরকে বন্ধু এবং তাদের সঙ্গে চলা যাবে এ বিষয় সম্পর্কে এবং তাদের থেকে সম্পদ বিচ্ছিন্ন করতে হবে তো সে বিষয় থেকে আলোচনা করতে করতে এক পর্যায়ে আমরা আলিয়া তেজাল আল বারা এ প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম মূলত এই বিষয়গুলোর সাথে আরও যে বিষয়গুলো জড়িত যে প্রথমেই একজন মমিনের জন্য সবচেয়ে বড় দাবি হলো যে সে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের তাওয়াত করবে আনুগত্য করবে তাও তাওহিদের মূল বক্তব্য এটাই যে মমিন সর্বক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনকেই রব বলে স্বীকার করবে এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ইলাহ বলে স্বীকার করবে আনুগত্য শুধুমাত্র তারই করবে এবং রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের তরিকে অনুসরণ করবে এছাড়া যতগুলো তরিকা এবং যত মত এগুলো যেমন নিজেও অস্বীকার করবে নিজেও এগুলো বর্জন করবে যারা এগুলোকে মেনে চলে তাদের থেকেও সরে থাকবে এটাই ইমানদারের দাবি আমরা গত সপ্তাহে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম তো তারই প্রসঙ্গে অনেক প্রশ্ন ছিল মূলত সে প্রশ্নগুলোর ভিত্তি হলো আসলে আমাদের তৌহিদ এবং আল্লাহর উলুহিয়ত ও রুবিয়তকে সুস্পষ্টভাবে না জানা একজন মমিনের জন্য কিতাব এবং সুন্নাকে এত্তেবা করাই হল আজিব কোরআনকারী আল্লাহ রাব্বুল আলমিন এরশাদ করেন ফালা ওরাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম যে আল্লাহ রাব্বুল আলমিন এখানে পছন্দ করে বলছেন যে ফালা ওরাব্বিকা যে তোমার রবের কসম না কখনোই না তোমার রবের কসম মিনু না তারা মমিন না হাত্তা ইউ হাকিমু কাকিমা ছাড়া বাইনা যতক্ষণ না তারা তাদের পারস্পরিক বিবাদ ঝগড়া এসব ক্ষেত্রে আপনাকে ফয়সাল বা বিচারক না বানাবে অতপর আপনি যে বিচার বা ফয়সালা বা মীমাংসা করবেন সেই ব্যাপারে তাদের মনে কোনো রকম সংশয় এবং দ্বিধা কোনো রকম অস্পষ্টতা বা সন্দেহ থাকবে না অয়ুসাল্লিমু তাসলিমা এবার তারা সম্পূর্ণভাবে এটাকে মেনে নেবে সুরায় নেতার পঁয়ষট্টি নম্বর আয়াত আয়াত থেকে বোঝা যায় যে একজন মমিন যতক্ষণ পর্যন্ত বিচারের ক্ষেত্রে এবং আইনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনকেই বিচার এবং ফয়সালার কেন্দ্র এবং রব হিসাবে স্বীকার করে না আমি কতক্ষণ পর্যন্ত মমি হতে পারে না বিষয়টা আল্লাহ রাব্বুল আলমিন সাধারণভাবে বলতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এখানে নিজের দাঁতের কতম খেয়ে বললেন বিষয়টার গুরুত্ব এখান থেকে বোঝা যায় এরপরে আরও যে বিষয়গুলো জানা যায় তা হলো যারা আল্লাহ নাফারমানি করে তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা যেমন কোরআনে কেমন আয়াত আছে ফালিয়াহদারিনা ইউখালিফুন আন আমরিহি আন তুসিবাহ ফিতনা ও ইউসিবাহ আযাবান আলিম সূরা নূর 63 নম্বর আয়াত যে ফালিয়াহদার সুতরাং বর্জন করো ওই সকল লোকদেরকে বা ওদের থেকে সাবধান থাকো ইউখালিফুন আন আমরিহি যারা আল্লাহ নির্দেশের মোখালাপাত করে বিরোধিতা করে আন্তুসিবাহম ফিতনা যাতে এদের প্রতি ফিতনা না আসে বা তোমাদেরকে ফেতনা স্পর্শ না করে অ ইসলাম আজাদ আলিম অথবা কষ্টদায়ক শাস্তি না আসে ইমাম আহমদ হাম্মদ রহমতুল্লাহ আলাই এই আয়াত প্রসঙ্গে বলেন যে আনকুসি বহম না তোমরা কি জানো ফেতনার কি অর্থ মাল ফেতনা কি জিনিস তোমরা কি জানো আল আশিরকু এখানে ফেতনা অর্থ হল শির্ক অর্থাৎ যদি এই যারা নাকি আল্লাহর বিধানকে মেনে চলে না এদের থেকে তুমি সম্পর্ক বিচ্ছিন্ন না করো এদের সাথে মিলে চলো তাহলে তুমি নিজেও হয়তো ফিটনাযুক্ত হয়ে যাবে আল্লাহ ইদা রদ্দা বাবা কৌলিহি ইয়াফা ফিফালগিহি সাইমিনাজাইকে ফাইয়াহলিক যে হতে পারে এরকম সে কোনো কথা বলবে যে কথা তুমি যখন তাকে জবাব দিতে না পারবে তখন তুমিও সেই ছেলেকে মধ্যে লিপ্ত হয়ে যাবে কোরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় সাত করেন সূরা নূরের 54 নম্বর আয়াত কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে নবী আপনি লোকদেরকে বলে দিন মমিনদেরকে বলুন আতি উল্লাহ আতি ও রাসুল তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করো ফাইন তাওয়াল্লাহ যদি তারা এর থেকে ফিরে যায় ফাইন নামা আলাইক আলাইহি মাহমিদা ও আলাইকুম মাহমিল তুম ওয়াইন ফুতি ও তাহতাদু ওয়া আলা রাসুল ইল্লা বালাগুল মুবিন ফাইন নামা আলাইহি মাহমিদা তার দায়িত্ব যা তাকে দেওয়া হয়েছে ও আলাইকুম মাহমিল তোমাদের প্রতি সেটাই বর্তাবে যা তোমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াইন প্রতি যদি তোমরা তার এটা আত্ম আনাগত্য করো তাহতাদু তোমরা হেদায়ত পাবে আমা আল রসুল ইল্লাল বালাবুল মুবিন আর রসুলের দায়িত্ব তো শুধুমাত্র স্পষ্টভাবে পৌঁছে দেওয়া এখানেও দেখা গেল যে বলা হচ্ছে যে ওয়াইন প্রতি তাহতাদু যদি তোমরা রাসুলের আনুগত্য করো তাহলেই হেদায়ত পাবে হেদায়ত পাওয়া নির্ভরশীল করে আল্লাহ রসুলের আনুগত্যের উপরে আল্লাহ রসুলের আনুগত্য যদি না করা হয় তাহলে হেদায়ত পাওয়া কোনো আশা করা যায় না এজন্য দেখা যায় যে কোনো ব্যক্তি যদি ফরজ সালাদ এখানেও যদি কোনো ব্যক্তি জোহরের সালাদ পড়লো চার লাগাত ফরজ আফ্র পড়লো চার লাগাত এরকম এশার নামাজ চার লাগাত মাঝখানে গিয়ে মাগরীব যদি সে তিন জায়গাত পড়ে তিন জায়গাতে চার জায়গাত পড়ে তাতেও দেখা যায় তার সালাদ হবে না বরং তাকে সালাদ আবার করতে হবে তো রাসুলের আনুগত্য করা এটাই একজন মমিনের দায়িত্ব আমার আমার আসাদ আসাহ আসা রাসুল আহু যারা আল্লাহ আল্লাহ রসুলের নাফারমানি করে তাদের সম্পর্কে আছে আমাইয়া আসিল্লাহ রসুল আহু ফকদ্দাল্লাহ বলারাম মুবিনা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য থেকে বাহিরে চলে যায় যারা অবদ্ধ হয় বল্লা বলারাম মুবিনা তারা সুস্পষ্টভাবে অবভ্রষ্টতার চলে গেল সুরা আহজাবের ছত্রিশ নম্বর আয় এই আয়াত থেকেও দেখা যায় যে একজন মমিনের জন্য আল্লাহ তালা স্পষ্ট করে দিলেন যে আল্লাহ আলমিন যা বলেন এবং আল্লাহ রাসুল যা দেন তাই গ্রহণ করতে হবে এর বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নেই এটাই সুরায় হাসরের সাত আল্লাহ তালা বলেন মা আতা তুমুর রাসুল অমা মান হুসামতাহু রাসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং রাসুল তোমাদেরকে যা থেকে বারণ করেন নিষেধ করেন তা তোমরা আর তার থেকে বিরত থাকে তো এসব হাদিস থেকে আয়াত থেকে এবং হাদিসেও পাওয়া যায় এরকম পাওয়া থেকে যে মুসলিম শেখের হাদিস মান রাখে বা সুন্নাতি ফালাই নেই যারা আমার সুন্নাত থেকে বিরত থাকে বা বিমুখ থাকে তারা আমার মুসলিমদের অন্তর্ভুক্তই না আর একটা হাদিসে পাওয়া যায় কুল্লু উম্মত এত খুলুন আল জান্না ইল্লামান আবা আমার উম্মত সকলেই জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা আবা তারা প্রবেশ করবে না ফকর মানে আবহাওয়া তাদের অস্বীকার করলো ফকর ইয়া রসুল আমান সামাই আবি অস্বীকারী বলতে কে কাকে বুঝায় অস্বীকারী অনামানি দেখাল জান্না যারা আমার আওয়াজ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে আমার আসানি ফকাত আবা এবং যে আমার অবাধ্য হলো তারাই মূলত আবার বিচার করলো অর্থাৎ অস্বীকারী বলে গণ্য হবে এখন হলো যে আনুগত্য আমরা এটা বুঝলাম যে আনুগত্য করতে হবে সর্বক্ষেত্রে আনুগত্য যে করতে হবে সেটা সম্পর্কে বিশেষ করে আনুগত্য যেটা সবচেয়ে বেশি আছে তা হলো আল্লাহর আইন আল্লাহর কানুন এসব ক্ষেত্রে মানুষের আল্লাহর অবাধ্য হয় বেশি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সেজন্যই কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলমিন বহু জায়গায় এসব করেছেন যে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ আনুগত্য তার বিধান মানার মাধ্যমে খরচ করে দিয়েছেন সুতরাং কি আনুগত্য করলো আর কে করলো না তা স্পষ্ট হয়ে যাবে বিধান মান্য করার মাধ্যমেই কারিমের বাকারার করেন ওয়ানজালা কিতাব হক ওয়ানজালা আল্লাহ করেছেন তাদের নিকটে তাদের কাছে আল কিতাব হককে কিতাবকে সত্য সহকারে লিয়াহকুমা বাইনান নাস ফিহি যাতে করে এর মাধ্যমে ফয়সলা করা যায় বিচার করতে পারেন বাইনান নাস মানুষের মধ্যে সেই মাস্তালাফু ফিহি তারা যেসব বিষয়ে মতভেদ করে ইখতলাফ করে তো বোঝা গেল যে কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন এই জন্য যে এটার দ্বারা মানুষের বিবাদ সব ক্ষেত্রে বিবাদ হয় ঝগড়া হয় সেগুলো মীমাংসা করা যায় কোরআনে কারিমের সুরা নেসার একশো পাঁচ নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলম বলেন ইন্না আনসালনা ইন্না আনসালনাল কিতাব ওই হাককে লিতাহকুমা বাইনান নাস বিমা আওয়াত নিশ্চয়ই আমরা নাজিল করেছি আল কিতাবকে বিল হককে সত্য সহকারে নাস যাতে আপনি এর মাধ্যমে বিচার করবেন ফয়সলা করবেন মানুষের মধ্যে হিমা আরওয়াক আল্লাহ যা আল্লাহ রব্বুল আলম তাকে দেখিয়েছেন বা যে সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন তার মাধ্যমে তো এখানেও দেখা যায় যে বিচারের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন যেটা বলেন তার বিপরীতে দেওয়ার কোনো সুযোগ নেই কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমের আনামের সাতান্ন নম্বর আয়াত আরো সব করেন ইনুল হুকম আছে ইয়াকুসুল হাক্কা হুয়া খায়রুল ফাসিলিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি যে হুকুম বা ফয়সালা বিচার মীমাংসা এটা আল্লাহরই অধিকার এছাড়া কারো অধিকারই নেই ইয়াকুসুল হাক্কা আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে বয়ান করেন হক বয়ান করেন আবুয়া খাইল ফাসিরিন তিনি হচ্ছেন উত্তম মীমাংসাকারী ফয়সলাকারী এমনিভাবে কোরআন কারিমের সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াত ইনিল হুকমু ইল্লা লিল্লাহি যে হুকুম বা বিধান দেওয়া বিচার করা ফায়সলা করা এটা কারো অধিকার নেই ইল্লা ইল্লাহে আল্লাহ ব্যতীত আমার আল্লাহ তাহু ইল্লাহ তিনি নির্দেশ করেছেন যে তোমরা কারো গোলামি করো না ইল্লা ইয়াহু শুধুমাত্র একমাত্র তারই করবে তোরা ইউসুফ চল্লিশ নম্বর আয়াত এরকম ভাবে কোরআন শিফে তোরা কফাসের সত্তর নম্বর আয়াত আল্লাহ তারা সাদ করেন লাহুল হামদু ফিল উল আওয়াল আখেরা লাহুল হামদু তারই সকল প্রশংসা ফিল উল আওয়াল আখেরা শুরুতে এবং শেষে ওয়ালাহুল হকমু এবং তারই ফয়সলা তারই বিধান ওয়াইলাই হেতুর যেমন তারা তো বিধান দেওয়ার অধিকার তারই তারই বিধান দ্বারা চলবে অন্য কারো বিধান দেওয়ার কোনো এখতিয়ার নেই ওয়াইলাই হেতুর যাউন এবং তোমাদেরকে তারই নিকট ফিরে যেতে হবে সুরা তফাত সত্তর নম্বর আয়াত অকাল সুবাহান হুয়া তাআলা আল্লাহ তাআলা ইরশাদ করেন আমার তারাকুম ফীহি মিন শাইইন ফাতাকুমুহু ইলা আল্লাহ তোমরা যেসব যেসব বিষয়ে তোমরা ইখতিলাফ করবে বিবাদ লিপ্ত হবে মতভেদ করবে সেসব বিষয়ে মীমাংসা করবে ফয়সলা হবে ফাহুকম যাবল সেটা বিচার আল্লাহর দিকে রুজু করবে আল্লাহর দিকে ফিরিয়ে দিবে সুরা সুরা এর বেয়াল্লিশ নম্বর আয়াত তো এই সব জায়গায় আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট করে দিলেন যে বিচার আচার ইত্যাদি সবকিছু কোরআনের কাছে নিয়ে আসতে হবে আল্লাহ নিকটে আনার অর্থই হল কোরআনের নিকটে আনা এবারে কোরআনের বিপরীতে যারা বিবাদ বিচার আচার করে তাদের সম্পর্কে আল্লাহ তারা বলেন সুরায় মায়দা চৌচল্লিশ নম্বর আয়াত পঁয়তাল্লিশ নম্বর আয়াত এরকমভাবে আপনার সাতচল্লিশ নম্বর আয়াত আসছে আমার নাম ইয়াহকুম বিবাহুল যারা আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে বিচার আচার করে না মীমাংসা করে না তারা কাফের তারা পাশে তারা জালেন এ কয়েকটা আয়াত স্পষ্ট করলো তো এর থেকে বোঝা যায় যে বিচারের ক্ষেত্রে অন্য কারো আসলে আইন দেওয়া বা বিচার করার অধিকারী নেই যারা আল্লাহর আইনের বাহিরে আইন তৈরি করে এই আইন দিয়ে যারা বিচার করে যারা এতে সহযোগিতা করে মূলত সকলেই সমান অপরাধী এটা যদি আমরা সাধারণভাবে চিন্তা করে দেখবো যে একজন এই যে আমরা দুনিয়াতে যে মেশিনগুলো আমরা ব্যবহার করি এগুলো যদি কোনো ব্যক্তি যে কোম্পানি বা যারা তৈরি করলো তাদের নিয়ম নীতি বাদ দিয়ে নিজের মন গড়া চালায় দেখা যাবে যে তাতে সে কোনো কাজে আসবে না এটা তার কোনো উপকার লাভ করা যাবে না ঠিক আল্লাহ রাব্বুল আলমিনও মানব জাতিকে সৃষ্টি করে গোটা মাহলুকাতকে সৃষ্টি করে তাদের জন্য সুনির্দিষ্ট কতগুলো নিয়ম নীতিমালা প্রেরণ করেছেন নবীদের মাধ্যমে বহির মাধ্যমে যদি মানুষেরা এগুলো অনুসরণ করে চলে তাহলেই কেবলমাত্র তারা শান্তি পাবে এছাড়া যদি নিজেদের মন গড়ার কোনো তরিকা কোনো অন্য কিছু আবিষ্কার করে তাহলে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে তারা শান্তির মধ্যে পড়ে যাবে কোরআনে অনেকে সেজন্য দেখা যায় যখন সাহাবাহাম জিজ্ঞেস করতেন যে আইনের ব্যাপারে আমাদের কোনো কিছু বলার সুযোগ আছে কিনা বিশেষ করে অমরুল খত্তাব থেকে দেখা যায় যে পর্দার বিষয়ে উনি প্রথমে আল্লাহ রসুলকে বলেছিলেন যে আমার তো মনে চায় যে আপনার স্ত্রী আপনার মেয়েরা পর্দা করে আসুন রসুলের পা সাল্লাম বলেছিলেন যে হ্যাঁ আমারও তো এরকমটা ইচ্ছা অমরুল খত্তাব বলেছিলেন যে তাহলে তো আপনি বলে দিলেই হয়ে যায় আইন হয়ে যায় রাসুল পাক সাল্লাম বলেন যেন আইন করার ক্ষমতা আমার নেই আল্লাহ রাহুল খলকুয়াল আমরু সৃষ্টি যার তারই আইন চলবে এছাড়া অন্য কারো আইন দেওয়ার ইতিহার নেই তাবারাক আল্লাহ রব্বুল আলমিন সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ রাহুল খলকু ওয়াল আমরু আল্লাহ শুনে রেখো লাহুল খলক ওয়াল আমরু তারই সৃষ্টি তারই আইন তার অর্থে সৃষ্টি যার তারই শুধুমাত্র আইন চলতে পারে এছাড়া যে সৃষ্টি করে না সে আইন দিতেও পারে না সুতরাং হালাল হারাম এবং সরিয়া প্রবর্তনে অন্য কারো কোনো অধিকার নেই সে বিষয়গুলো এখানে স্পষ্ট হয়ে গেল যে সরিয়া নির্ধারণ করা আইন নির্ধারণ করার ক্ষমতা এখন আল্লাহ রাবুল আলমিন এজন্যই যখন আইনের ক্ষেত্রে কোনো বিষয়ে কেউ অধিক অধিকার দাবি করতে চায় আল্লাহ রাবুল আলমিন তাদেরকে কাফের এবং মুসলিম বলে পরিষ্কার দিয়েছেন এমন কোন অংশীদার বা শরিক আছে সারাউল দিন যে এদের জন্য দিনের কিছু নির্ধারণ করলো শরিয়াত বানিয়ে দিল মা আলামী আদান বিহিল্লা যা আল্লাহ তালা অনুমতি দেন নাই আল্লাহ তালা আরো সাত করেন সুরায় তাওবার একত্রিশ নম্বর আয়াত ইত্তাফাদু আখবার আহম আহম তারা তাদের আখবার তাদের পণ্ডিতদেরকে অরুহবান আহম তাদের সেই ধর্ম গুরুদেরকে আরবান তার রব বানিয়ে নিয়েছে মিন্দুল্লাহি আল্লাহকে ছেড়ে আল্লাহকে বাদ দিয়ে ওয়াল নসি আপনি মারিয়াম এবং মাসি আপনি মারিয়ামকে তারা রব বানিয়ে নিয়েছে বাবা উমেরু ইল্লাহ আবুদু ইলাহ ওয়াহিদা অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল শুধুমাত্র একমাত্র ইলাহ ওয়াহেদ এক আল্লাহ এক ইলাহের এবারত করতে ইলাহ হুয়া যিনি ব্যতীত আর ইলাহ নেই সুবাহ আম্মা ইউসিফুন আল্লাহ তারা পুত পবিত্র তারা যে শিরিক করে তারা অংশীদার করার যে সকল জিনিসকে তার এখানে দেখা যায় যে এই যে আহবার এবং রুহবান যারা আল্লাহ আইন বাদ দিয়ে তাদের জন্য নতুন করে কোনো শরিয়া তৈরি করে দিয়েছিল আল্লাহ তারা তাদেরকে কুফার বললেন এ সম্পর্কে এদের কোনো এখতিয়ার মতো সন্দেহ নেই এদেরকে যেরকম ভাবে কুফার বলা হলো এরকম ভাবে তাদের আনুগত্য যারা করে তারা শরিয়াতকে পরিবর্তন করার ক্ষেত্রে ভূমিকা রাখে তারাও কুফার এক্ষেত্রে কোনো সন্দেহ অবকাশ থাকে না তো এই জন্য যে আল্লাহ আইনের বিরুদ্ধে যারা চলে যায় এদেরকে আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট বললেন যে যারা এরকম আইন তৈরি করে বা অনুসরণ যারা করে সকলেই বসে যেমন কোরআন শরীফ রানের একশো একুশ নম্বর আদালতলা বলেন ওয়াইন আতাহুম যদি তোমরা এদেরকে এটা আত্ম আনুগত্য করো ইন্না কুমলা মুশ্রিকুন তাহলে তোমরাও নিশ্চয়ই মুশ্রিকুন লামুশ্রিকুন অবশ্যই তোমরা মুশ্রেক হবে তার অর্থ হলো যে একদল তো আইন তৈরি করলো আর একদল তোমরা যাতে আনুগত্য করো আনুগত্যকারী মুশ্রিক বলে বিবেচিত হবে তোরা নামের একশো একুশ নম্বর আয়াত থেকে এটা স্পষ্ট হলো যে ওয়াইন আপা হুম যদি তোমরা এদের আনুগত্য করে তাপ করো ইন্না কুমলা মুশ্রিকুন তাহলে তোমরাও মুশ্রিক হয়ে যাবে সুতরাং বোঝা গেল যে যারা আইন তৈরি করে তারা যেরকম মুশ্রিক আল্লাহ সাথে ইরাহের ব্যাপারে রুবুইয়াতের ব্যাপারে যখন তারা কি হয়ে যায় মুশ্রিকের মধ্যে পড়ে যায় এরকম যারা এদের আনুগত্য করে এদের সাথে মিলে চলে এদের কথাগুলোকে বাস্তবায়ন করে তারাও মূলত এদেরই দলের অন্তর্ভুক্ত এদের ব্যাপারে অবশ্যই একই সিদ্ধান্ত যেটা আইন তৈরিকারীদের ক্ষেত্রে এবারে হলো আমাদের প্রচলিত যে আইনগুলো আছে এই সব ক্ষেত্রে যদি কেউ বিচার আচার নিয়ে যায় তাদেরকেও কি আমরা অনেক আছে যে কোরআনে কারিমের সব আইন তো স্পষ্ট না এই জন্য আমরা অন্য আইন তৈরি করার সুযোগ আছে কিনা সে বিষয়টা তো এ বিষয় সম্পর্কে কোরআন কারিম কতগুলো আয়াত দেখা যায় আল্লাহ তারা স্পষ্ট বলেছেন মা পার্বতনা ফিল কিতাব সাই তোরা নামের আটত্রিশ নম্বর আয়াত যে মা পার্বতনা ফিল কিতাব সাইয়ের যে আমরা এই কিতাবে কোনো জিনিস কি ছেড়ে দেইনি আর এক আয়াত হলো তোরা নাহাল এর উনব্বই আয়াত অনাজ্জাম না আলাইকাল কিতাবা আমি আপনার প্রতি কিতাবকে নাজিল করেছি বিয়ান লিকুল্লি সেইন সব কিছুর স্পষ্ট বর্ণনা করার জন্য অভুদা মহারাত্মা এবং হেদায়তকারী এবং রহমত হিসাবে অবসরাজ মোমিনিন এবং মোমিনদের জন্য শোষণবাদ হিসাবে তো এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রাবুল আলম সব কিছুই আলোচনা করেছেন বাকি হলো যে অনেক ক্ষেত্রে আমাদের অজ্ঞতার কারণে আমাদের জ্ঞানের কমির কারণে আমরা হয়তো খুঁজে পাবো না সেজন্যই কোরআন এবং হাদিসের যে উসুলগুলো তার আলোকে মাসালা ইস্তেমত করার সুযোগ আছে ইস্তেহাত করার সুযোগ থাকে কিন্তু যদি এর বিপরীতে চলে যাওয়া হয় সেই সুযোগ নেই অতএব যারা কোরআন এবং সুন্নার কানুনের বাহিরে যদি কোনো কানুন তৈরি করা হয় এবং সেখানে বিচার নিয়ে যাওয়া হয় তো সেটা সম্পর্কেও কোরআন কারিমের স্পষ্ট আয়াত পাওয়া যায় যেটা সুরায় নেতার সাত নাম্বার আয়াত থেকে জানা যায় যে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন আপনি কি দেখেছেন ওই সমস্ত লোকদেরকে ইয়াদ যারা দাবি করে ধারণা করে আল্লাহ আমানু যে তারা ইমান এনেছে বেমা উনজির এরেকা মা পাবলিক আপনার প্রতি যে কিতাব নাজির হয়েছে তার প্রতি এবং আপনার পূর্বের কিতাবের প্রতি ইউরিদুন আইনতা হা কামিলা তাগুত অথচ তারা চায় আইনতা হা কামিলা তাগুত তারা তাদের বিচারতা নিয়ে যেতে ইলা তাগুত তাগুতের নিকটে অকাদ উমেরু এক পুরুবিহি অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাকে অস্বীকার করার জন্য অয়ুরিদু শৈতান অয়ুদুল্লাহম বলারাম বাঈদা আর শয়তান চায় এদেরকে অনেক দূরে নিয়ে যেতে পথভ্রষ্টতা বা অনেক দূরে নিয়ে যেতে সঠিক রাস্তার থেকে অনেক দূরে অনেক গুমরাহের দিকে নিয়ে যেতে চায় তো এ আয়াত থেকে দেখা গেল যে যারা কানুন তৈরি করে তারা তারা তো অপরাধী এরকম যারা তাদের ওই কানুনের কাছে বিচার নিয়ে যায় তারাও তাদের সমা অপরাধী এবারে যেটা অনেক সময় দেখা যায় যে যারা আহারে তওয়াগিদ যারা তারা তাদের ব্যাপারে যারা মুমিন তাদেরকে অনেক সময় কি বলে সংকীর্ণ মানা এরকম ভাবে তাদেরকে বিভিন্ন রকম অশান্তির কারণ বলে আখ্যায়িত করে কোরআনে সে বিষয়গুলো আল্লাহ রাবুল আলমিন মোমিনদেরকে জানিয়ে দিচ্ছেন যে মোনাফিকদের অবস্থা কাফেদের অবস্থা এরকম যে যখন তাদের উপরে কোনো মুসিবত দেখা যায় তারা বলে ওয়াইন কুসিব হুম সাইয়াত ইয়াত সাইয়ের মাহাবু যখন তাদের কোনো মুসিবত আসে তখন তারা মুসা এবং মূসার সঙ্গীদেরকে অমঙ্গল মনে করে এবং তাদের জন্য এ বিপদ তা মনে করে আল্লাহ তারা বলছেন যে আল্লাহ যে তোমাদের অমঙ্গল মূলত আল্লাহর নিকটে কিন্তু তোমরা অনেকেই তোমার তাদের অনেকেই তা জানে না তোরা আরাফের একশো একত্রিশ নম্বর আয়াত এরকম ভাবে রাসুলদের আনুগত্যশীল যারা ছিল তাদেরকেও লোকেরা বলতে এরকম যেমন সুরায় ইয়াসিনের আঠারো থেকে উনিশ নম্বর আয়াত ইন্না সাতাইয়া নাবিকুম যে আমরা তোমাদেরকে অমঙ্গল মনে করি লাইল্লাম তান্তাহু যদি তোমরা এর থেকে বিরত না থাকো লানার জুমান নাকুম আমরা তোমাদেরকে কি পাথর ছুঁড়ে হত্যা করবো অলাই মস্তান নাকুম মিন্না আদাল আলিম আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে কলু তখন রসুরে যে অনুগত্যশীল যারা তারা বলল তয়রুকুম মাহাকুম যে তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই আইন দুঃখিরতুম যদি তোমরা উপদেশ গ্রহণ করতে বাল বরং তোমরা হচ্ছ বিপদগামী এবং তোমরা হলো সীমালঙ্ঘনকারী এক জাতি কাজী এখানে দেখা যায় সামানিয়া তাকাদ আন্না তাহকিমা শরিয়াতের ইসলাম ইসরি আল কেতাল আল মুখারাফা যারা মনে করে যে শরিয়াতের আইন প্রণয়ন করলে পরে বা বাস্তবায়ন করলে এতে যুদ্ধ বিগ্রহ শুরু হবে পারস্পরিক দ্বন্দ্ব শুরু হবে যেমন আমাদের সমাজে অনেকে মনে করে যে ইসলাম যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দেখা যায় গোত্রে গোত্রে এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিবে এরকমভাবে সমাজে কি হবে গণ্ডগোল দেখা দিবে এরকম যারা মনে করে হলে যে এই বর্তমান প্রচলিত আইন ব্যতীত মানুষের মধ্যে ঐক্য এবং মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না এরকম যারা মনে করবে ফাহুয়া কাহরুন আদুল্লাহি তারা সুস্পষ্ট কাফের আল্লাহ দুশ্মন অলেক জমি রসুল এবং সমস্ত রসুলদের দুশ্মন ফাইন ফাইনাহাদা হাকিকাতুল মা আলাইহি কুফার কুরাইশিন আল্লাযিনা ইয়াতাকিদুন আন্না সাওয়াল মা আলাইহি আবাউহুম কেননা কুফারে কুরাইশ যারা কাফের মক্কার যে কাফের ছিল যারা তারা বিশ্বাস করত যে তাদের পূর্বপুরুষ থেকে যে আশা যে নিয়ম কানুন এগুলোই তাদের শান্তি দিতে পারে এছাড়া নবী এবং রসুল সাল্লাহ সাল্লাম যে কানুন এসেছেন সেগুলো মানুষকে শান্তি দেয় না বরং এর দ্বারা তাদের পারস্পরিক দ্বন্দ্ব যেমন তারা বলতো যে মোহাম্মদ তুমি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো আমাদের মধ্যে পরস্পরে কলহের সৃষ্টি করেছো এগুলো বলতো তো এরকম যারা মনে করবে যে ইসলামের যে কানুন কোরআনের যে কানুন এটা যদি বাস্তবায়ন করা হয় তার দ্বারা শান্তি প্রতিষ্ঠা করা যাবে না বরং সমাজে বিভাগ বিভাজন সৃষ্টি হবে এরকমভাবে সমাজের মুসলিমদের মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হবে এরকম যারা বলে তারা মূলত সেই মক্কার কাফেরদেরই কথার পুনরাবৃত্তি করলো إذا أردت أن التحاك من الطاغوت كفر فقد ذكر الله في كتابه أن الكفر أكبر من القتل এখন বিষয়টা হলো যে আল্লাহ আইন বাস্তবায়ন করতে গেলে দেখা যায় যে অনেক কতলকে তাল বা অনেক যুদ্ধ বিগ্রহ হবে সেটা তো আসলেই একটা অন্যায় এটা কেউ মনে করতে পারে তো সেটার জন্য এখানে বলা হচ্ছে যে তুমি যখন জানতে পারলে যে তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়াটা এটা কুফুর কাজে কুফুরটা এটা কতলের চেয়েও মারাত্মক যেমন আল্লাহ তালা বলেন অলফিতনা তো আকবর মিনার কতাল যে সুরা বাকারা দুশো সতেরো নম্বর আয়াত অলফিতনা তো আকবর মিনার কতাল যে ফেতনা অর্থাৎ শিরিক আকবর মিনার কতাল কতলের চেয়েও মারাত্মক এরকম কতলের চেয়ে অনেক ভয়াবহ বা অনেক বড় আরেক জায়গায় আসছে সুরায় বাকারার একশো একানব্বই নম্বর আয়াত অলফিতনা তু আসাদ্দ মিনাল কতাল আর এখানে ফেতনা বলতে কুফুর এবং শরীরকে বোঝানো হয় সুতরাং যদি দুইটা গ্রামের লোক পরস্পরে ঝগড়া লিপ্ত হয় মারামারিতে লিপ্ত হয় লড়াইতে লিপ্ত হয় তা যেরকম ক্ষতিকর তার চেয়েও ক্ষতিকর একটা সমাজের মানুষ শিরিক লিপ্ত হওয়া সুতরাং শিরিকের থেকে বাঁচানোর জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি কাউকে কতল করতে হয় সেটা কোনো অন্যায় না বরং সেটা ওই এমনি সাধারণ কতলের চেয়ে সহজ বা সেটা তার চেয়ে উপকারী মানুষের জন্য এটাই আর থেকে বোঝা যায় মানুষের যে কাওয়ানিন তৈরি করে বা যদি কোনো এক দেশের মানুষেরা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন তারা প্রণয়ন করে বা সেটাকে চালু করে এটা সম্পর্কে শেখ ইব্রাহিম ইবনে ইব্রাহিমকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাল তাজিবুল হিজরত মিন বিরাদ মুসলিম আল্লাহ ইয়াহকুম ফিহাবিল কাওয়ানিন যে মানব রচিত আইনের দ্বারা যেসব দেশ পরিচালিত হয় সেই সব দেশের থেকে কি আমাদেরকে হিজরত করা জরুরি কিনা উনি উত্তরে বলেছিলেন যে আল বারাদুল্লাহ কানুন লাইসাদ বারাদুল ইসলাম যেসব দেশে আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের প্রণীত নিজেদের রচিত আইন দিয়ে শাসন করা হয় এটা ইসলামিক দেশ বা বালাদে ইসলাম না দারুল ইসলাম না তাজিবুল হিজরত মিনহা এর থেকে হিজরত করা জরুরি হয়ে যায় ওকাদালকে ইদা জহরাতুল অসানিয়া তুমি নাকিরিন এরকম কোনো এলাকায় বা কোনো দেশে যদি মূর্তি পূজা শুরু হয়ে যায় মিন গায়ে নাকিরিন তার উপরে কেউ অস্বীকার করে তাকে কেউ বিরোধিতা করে না ওয়ালা গুইয়া এবং তাকে পরিবর্তন করার জন্য কেউ ভূমিকা নেয় না তাজিবুল হিজরাতু সেখান থেকে হিজরত করা জরুরি কুফরু বে কুফরে ওয়াজুহুরিহি হাদি কুফরিন সুতরাং কুফুর হলো কোন দেশে কুফুরি আইন দিয়ে পরিচালনা করা কোনো শাসন করা অথবা কোনো দেশে কুফুরি কাজ প্রকাশ্যে চলতে থাকা এবং তাদের কোনো বাধার সম্মুখীন না হওয়া এই সবটাই দারুল ইসলামের পরিপন্থী আম্মা ইদা কান আকাদ ইয়াহকুম ফিহা বাহাদুর আফরাদ আও ওজুদ ফিরিয়াত কালিলা লা ফাহিয়া বারাদ ইসলাম আর তবে যদি কোনো এলাকা এমন হয় যেখানে কোনো অংশের উপরে আহারে ইসলামদের নিয়ন্ত্রণ থাকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেখানে কুফুরিও পাওয়া যায় কিন্তু তারপরও নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে তো তাহলে তাকে ইসলামীদের বলা যেতে পারে এটা উনি জবাব দিলেন যে এরকম দেশগুলো যেগুলো যেখানে আল্লাহর আইন দিয়ে দেশ চলে না এবং যেখানে সাধারণভাবে মূর্তি পূজা এবং অন্যান্য কুফুরি কাজগুলো প্রকাশ্যে চলে সেগুলো দারুল ইসলাম বলা যায় না দারুল হারত এবং দারুল কুকুর বলা যায় সেগুলোকে এবারে অনেক সময় দেখা যায় কাফেরকে কাফের বলা থেকে অনেক সময় মানুষেরা সন্দেহ করে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে লিপ্ত থাকে সেই বিষয়গুলো যেটা মূলত গত সপ্তাহে আলোচনার এক পর্যায়ে অনেকেই প্রশ্ন করেছিল যে আসলে অনেক সময় আমরা কাফেরদেরকে কাফের বলে বলতে অস্বীকার করি বা কাফেরদেরকে কাফের বলতে আমাদের সাহস হয় না এর কারণ কি এর তো কতগুলো কারণ আছে যে কারণগুলো অনেকটা সন্দেহের উপর নির্ভরশীল অনেকটাকে দুর্বল দলিলের উপর নির্ভরশীল তো সেই দলিলগুলো হলো যেমন প্রথম যে বিষয়টা তাহলে অনেকে মনে করে যে মা কাল্লা পানি আল্লাহ মুশরিকিন আল্লাহ আনহু আল্লাহ তারা আমাকে দায়িত্ব দেন নাই কাউকে কাফের বলার জন্য কাউকে মুশ্রিক বলার জন্য এবং আমাকে কে আমাদের সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না তো এরকম অনেকের সন্দেহ থাকে যদিও সে ইমানদার সে সম্পর্কে সাইফুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাবাদ তামিম রহমতুল্লাহ আলাই বলেন যে সাল্লাহ সাল্লাহ কোয়ানি যে ভাইরা তোমার আল্লাহকে ভয় করে চলো তামাস্তাকুবি আসলে দিনিকুম আব্বাল হওয়া আকরাহু উৎসাহ আসাহু যে তোমরা দিনের মূল বিষয়গুলোকে আঁকড়ে ধরো শুরু এবং শেষ অর্থাৎ কি গোটা ইসলামের যে মৌলিক বিষয় সবগুলোকে একসাথে ধরতে হবে আর তা হলো হুয়া শাহরুল্লাহ আরিফ মানাহা যে তোমরা লাইলার অর্থ জানো এবং এর যারা আহাল লাইলাহা যারা বলে এবং যারা এতে বিশ্বাসী এদেরকে তোমরা ভালোবাসো আলু হুম এখওয়ান এবং তাদেরকেই তোমরা তোমাদের ভাই মনে করো অলাউকান বাহিদিন যদিও তারা অনেক দূরে থাকে অর্থাৎ অবস্থানের দিক থেকে যদি এরা অনেক দূরে কিন্তু এদেরকেই তোমরা ভাই মনে করো অক্ষরবিদ তাওয়াগিদ এবং তাওয়াগিদকে তোমরা অস্বীকার করো আদু হুম তাদের সাথে তোমরা শত্রুতা পোষণ করো অগজু মানে হাব্বাহুম এবং এই তাওয়াগিদকে যারা ভালোবাসে তাদের সাথেও তোমরা দূরত্ব বজায় রেখে চলো তাদেরকেও আন্তরিকভাবে ঘৃণা করো জাহিল আনহুম এবং তাদের থেকে তোমরা মোকাবেলা করো أو لم يكفرهم أو قال ما علي منهم أو قال ما كلفنا بهم فقد كذبا যারা এরকম বলে যারা এদেরকে কাফের মনে করে না অথবা বলে যে মা আলাইয়া মিনহুম তাদের বিষয়ে আমাদের কোনো কিছু দায়িত্ব নেই অথবা তারা বলে মা কাল্লাফানি আল্লাহ বিহীন আল্লাহ তারা আমাদেরকে ওদের ব্যাপারে কোনো দায়িত্ব দেন নাই ওদের বিষয়ে আমাদেরকে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন না ফাঁকাত কাদাবা সে মিথ্যা বলল অর্থাৎ তার এই যে কথাগুলো সবগুলো মিথ্যা কারণ আল্লাহ রব্বুল আলমিন কাফেরকে কাফের বলা এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখা এ সম্পর্কে স্পষ্ট আল্লাহ তারা নাজির করেছেন কোরআনে সুতরাং যারা এরকম কথা বলে মূলত তারা আসলে তাহিদকে বুঝে নাই এজন্য তিনি বলেন যে সাল্লাহ সাল্লাহ তামাসাকুবি আসতে দিন তোমরা তোমাদের দিনের যে মৌলিক বিষয়গুলো এগুলো ধরে রাখো লাল তালকুন রব্বাকুম যাতে তোমরা তোমাদের রবের লেখা পেতে পারো লাকুনাবি সেইয়া তোমরা আল্লাহর সাথে নিজেও কোনো শরিক করবে না যারা শরিক করে তাদের সাথে তোমরা মিলে চলবে না তো এরপর আসলো যে শেখ আব্দুল লতিফ রহমান তালা শেখ আব্দুল লতিফ আব্দুর রহমান তিনি বলেন যে ফামাক্ত মুশরিকিন ও ও ওয়াল উদ্দিন ওয়াল রব্বিল যে মূলত এই মুশরিকদের থেকে অসন্তুষ্ট থাকা এবং তাদের দোষ ত্রুটিগুলোকে প্রকাশ করে দেওয়া তাদের যে বিষয়গুলো তাদের যে বিষয়গুলো সেগুলোকে অস্বীকার করা তাদের কুফুরিকে প্রকাশ করে দেওয়া তাদের থেকে বারাত প্রকাশ করা এটাই হচ্ছে হাকিকাত উদ্দিন দিনের মৌলিক বিষয়ের একটা মানে অসিরত রহমান রব্বুল আলমিন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা আল্লাহর নৈকট্য অর্জন করার একটা বড় মাধ্যম ওয়ালাতিব আলী হায়াত মুসলিম আশি ইহি ইল্লা জিহাদে হাউলাই আর মূলত এদের সাথে জিহাদ করা ব্যতীত আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব না মুসলমান মুসলিমদের জীবনে আনন্দ আসতে পারে না মোরাগামা তিহিম তাকফিরিহিম অত্যাকার আল্লাহ বিদারিকা ওয়াহতিসাবি লাদাইহি যে মূলত এদের সাথেই যত বিরোধিতা করা হবে ততই আল্লাহ নৈকট্য অর্জন করা সম্ভব قال الشيخ محمد عبد الله رحمه الله تعالى وانت يا من من الله عليه الاسلام وعرف ان ما من اله الا الله لا تظن انك اذا قلت هذا هو الحق وان تارك ما سواه لكن لا تعرض للمشركين সাইফুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাব তামিম রহমতুল্লাহ রায় বলেন যে ওয়ান তাইয়ামান এ ওই সকল লোকেরা যাদেরকে আল্লাহ রাবুল আলম অনুগ্রহ করেছেন ইসলামের মতো দৌলত দিয়ে আরাফা আন্না মামিনাহ এবং যারা জানতে পারলে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই লা তাজুন্ন তুমি মনে করো না যে আন্নাকে দা হাদা যে তুমি যখন এই কথাটা বলবে হুয়াল হাক্কু যে এই দা বললাম এটাই সত্য ওয়ান আতারিকুল মা তাওয়াহু আমি লাইলাহ প্রাণীতে আমল করব এবং এর পরিপন্থী যারা সেগুলোর থেকে দূরে থাকবো লাকিন দা লা তারাদুল মুশরিকিন মুশরিকদের সাথে আমার কোনো দ্বন্দ্ব হবে না ওয়ালা আকুলু ফিহিম শাইআ আমি তাদের ব্যাপারে কোনো কিছু বলবো না লা তাজুন্না আন্না যালিকা ইয়াহসুল্লাকা বিহি আদুকুল ইসলাম তুমি মনে করো না যে এর মাধ্যমে তুমি ইসলামে প্রবেশ করলে বা লা বুদ্দা মিন বুগদিহিম অবগদিমা ইউহিব্বুহুম বরং তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে যারা মহাব্বত করে তাদের থেকে ঘৃণা করা আমাসাব্বাতিহীন এবং তাদেরকে মন্দ বলা ও মহাদাতিহীন এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা এটা তোমাদের জন্য জরুরি কামা কাল আবুক ইব্রাহিম দিন মাহু ভাবে তোমাদের পিতা ইব্রাহিম আলাহাম এবং তার সঙ্গীরা বলেছিলেন ইন্না মিনকুম আমিম্মা তা আবুদুল্লাহি আমরা তোমাদের থেকে এবং তোমরা তাদেরকে পূজা করো তাদের থেকে আমরা মুক্ত বাড়ি কাফার না বিকুম আমরা তোমাদেরকে অস্বীকার করলাম আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা প্রকাশ পেল স্পষ্ট হয়ে গেল আবাদা সবসময়ের জন্য হাত্তা তৌমিন ওয়াহদাহু যতক্ষণ না তোমরা এক আল্লাহ ইমান আনবে সেটা মন না এর চার নম্বর আয়াত অকালা তাহারা আল্লাহ আরো সব করেন ইয়াকফুরবি অয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসলাম সাকাবিল যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো ওয়ায়ুমিন বিল্লাহি এবং আল্লাহর প্রতি ইমান রাখবো ফাকাদ ইসলাম সাকাবিদ ওরুয়াতুল উস্তা সে মজবুত করা ধারণ করলো এখানেও দেখা যায় যে দুইটা বিষয় একটা হলো তাগুতকে কুফুর করা অস্বীকার করা কুফুর বিদ তাগুত যেটা এবং ইমান রাখা এর উপর আল্লাহর প্রতি ইমান রাখা যেটা আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে লাইলাহার অর্থ এটাই যে লাইলাহার মধ্যে আসে যে লাইলাহা এটা কুফুর বিদ তাগুত ইল্লাহ দ্বারা বোঝায় ইমান বিল্লাহ আর এই দুটো অংশ ব্যতীত একটা কালিমা পূর্ণ হতে পারে না ঠিক এরকম ভাবে তাগুদকে বর্জন করা ব্যতীত একজন মমিন পূর্ণ মমিন হতে পারে না সুরা বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত অকালা তাহলা আল্লাহ তালা আরো এরশাদ করেন ওলাকাত বাস না ফিকুল্লি উমাতির রসুলা আমি আবুদুল্লাহ তাগুদ সুরা নাহালের ছত্রিশ নম্বর আয়াত যে আমি বাস না ফিকুল্লি উম্মাতির রসুল আমরা সব জাতির নিকটে রাসুল প্রেরণ করেছি এই মর্মে এই দাওয়াত নিয়ে যে আমি আবুদুল্লাহ তাগুত তোমরা আল্লাহ ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো তাগুত থেকে দূরত্ব বজায় রেখে চলো তো এখানেও দেখা যায় আল্লাহ ইবাদত করা আনুগত্য করা আল্লাহ গুলামি করা এবং তাগুতকে বর্জন করা এই বর্জনের বিষয়টা আল্লাহ তালা সব জায়গাতেই আলোচনা করছেন যেখানে আনুগত্য সেখানে বর্জনের প্রশ্ন থাকে সুতরাং যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আল্লাহ আনুগত্য করে অথচ তাগুতকে বর্জন না করে তার ইমানের দুই রোকনের একটা রোকন হলো আর একটা রোকন পূর্ণ হলো না ওলাউ ইয়াকুল রাজুলুন যদি কোনো ব্যক্তি এরকম বলে আনা আত্তাবি নবী সাল্লাহ আলাইসাল্লাম ওয়াহু হক আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবীকে স্বীকার করি এবং তার অনুসরণ করি এবং তিনি সত্য নবীটা মানি কিন্তু আমি লাত এবং উজ্জাকে নিয়ে কি কোনো আমি এতে কোনো বিতর্কের জড়াতে চাই না তাদের সম্পর্কে কিছু বলতে চাই না বলে আত আর রাজা আবু জাহেলকে নিয়ে আমি ঝগড়া লিপ্ত হতে চাই না আমসা এরকম যারা বলে তার অর্থ হলো যে বর্তমানে মনে করেন আমি তাহিদের উপর চললাম আমি মনে করি মহাসরা আমার রসুল আল্লাহ বিধান আমি মানি কিন্তু আমি বর্তমান যুগের যারা লাহাত উজ্জা এবং যারা বর্তমান যুগের আবু জাহাল এবং এই জাতীয় যারা অর্থাৎ যারা আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য আইন দিয়ে বিচার আচার করে যারা আল্লাহর আইন বাদ দিয়ে আইন প্রণয়ন করে যারা এই সুযোগ করে দেয় আমি এদের সম্পর্কে কোনো কথা বলবো না মা আলাই আমিন হুম আলাম ইসলাম বলতেছেন এরকম যদি কোনো ব্যক্তি বলে ইসলাম ইয়াসিহা ইসলাম হু তো তার ইসলাম সঠিক হলো না আব্দুল সানিয়া এর দ্বিতীয় খন্ডের একশো নয় নম্বর পৃষ্ঠায় যে যদি কোনো ব্যক্তি এরকম বলে তাহলে তার ইমান পূর্ণ হলো না তাহলে একটা বিষয় আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আজকে সমাজে যেটা মানুষরা বলে থাকে যে আমি ইমানের উপরে আসি আমি তাওহিদের উপরে চলি আমি আল্লাহর আইন মানি কিন্তু যারা আল্লাহর আইন মানে না এদের সাথে ঝগড়া করা বা এদের সাথে শত্রুতা পোষণ করা এটা আমার দায়িত্ব না সে বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে তারাও মূলত তাওহিদের উপরে নেই এবারে যেটা আমাদের সমাজে যারা এটা হলো যারা সাধারণ মানুষের মধ্যে আলেমদের মধ্যে যেটা আমরা করি তা হলো এই যে আমাদের কেউ তো বলে যে কুকুর বিভিন্ন রকম হতে পারে যেমন বোখারের একটা অধ্যায় কিন্তু দলিল পেশ করা হয় যে আব্দুল আপনি আব্বাস বলেছেন যে কুকুর টুনা কুফরিন যে একটা কুকুর একটা কুকুরের চেয়ে নিচে ছোট কুকুর একটা কুকুর অনেক কাজ আছে এরকম যে কাজটা কুকুরই কিন্তু একে কাছে বলা যাবে না তো সেই প্রসঙ্গে আসছে যে অমাল্লাম ইয়াহকুম বিমান গরব্বা পাউরাই কুমুল কাফেরুন যারা আল্লাহর দেয়া বিধান দিয়ে বিচার আচার করে না ফেসলা করে না তারা কাফের এখানে অনেকে বলতে চায় যে এখানে কাফের বলা হলেও মূলত এই কাফের আর ইসলামের পরিভাষায় যে কাফের তাই এক না এটা অনেক এরকম বলতে চায় কাজে আমাদের সমাজে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন তৈরি করে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দিয়ে যারা বিচার করে যারা তাদেরকে কাফের বলতে চায় না যদি একজন লোক স্পষ্ট ইমানদার হয় যদি সত্যিকার কোরআনকে মানে তাহলে কোরআনের স্পষ্ট বিধানকে সে অস্বীকার করতে পারে না এখন অস্বীকার করে কি জন্য একটা তাবিরের ভিত্তিতে যে এই কাফের সেই কাফের না নতুবা এখানে পরিষ্কার আসছে মাল্লাম ইয়াকুম বিমানদাল্লাহ ফাওয়াই কামুল কাফেরুন যে যারা আল্লাহ দেয়া বিধান দিয়ে বিচার আচার করে না তারা কাফের তো সে সম্পর্কে পলা সালাইমান রহমান সেই কিতাব ইয়াতিবিয়ান সাথে নামাজ ইসলাম ফিল হাসি আল্লাহ আয়া যে এই আয়াতের মধ্যে যে বিষয়টা দেখা যায় যে ওই যে কুফরুন দুনা কুফরিন অনেক কুফুর আছে এরকম যে কুকুরটা কাফের চেয়ে ছোট তার মানে ওই কুফুরি করলে কাফের বলা যায় না উনি বলতে চান যে যেমন আরেকতবা আমার কিতাবের এক প্রথম খণ্ডের দুশো আট নম্বর পৃষ্ঠা যে অফরকুন বাইনাল কুফরে আর মোহারবিন নাম কামাফি কৌলি সাল্লাইসা বাইনাল আফজা বাইনাল কুফরে আবশ্যক ইন্দাতাল যে আসলে এটা আরবি গ্রামার অনুযায়ী যেখানে আরো কুফরু আল ইসলামের দ্বারা বলা হয় সেটা কাফের বুঝায় আর যেখানে কুফরুন ইসলাম ব্যতীত এটাকে নাকেরা বলা হয় অনির্দিষ্ট বলা হয় সেটা মূলত ওই কাফের পর্যায়ে যায় না কাজে এই পার্থক্য এখন আমরা দেখবো যে ফাউলাই কুমুল কাফেরুন যেখানে পাওয়া যায় এখানে আল্লাহ তারা পরিষ্কার আল কাফেরুন বলছেন এখানে আর কোনো সন্দেহ থাকে না সুতরাং যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যান্য বিচার করে তাদেরকে সেই কুফরুন দুনা কুফরিন এই ব্যাখ্যা দেওয়া এই তাবিল করা এর মধ্যে আসে না এরপরে অনেকে আছে ইবনে আব্বাস বাদী আল্লাহ আমি থেকে বলেন যে খুব সুন্দর আছে উনি বলেছেন এটা কিন্তু হাদিসটা ইবনে আব্বাস থেকে সহি না যেমন আছে এখানে আমার যেমন ইবনে আব্বাস নদী আল্লাহ আনহু মেনে মিনকাউলি খুব সুন্দর কুফরিন ফালা ইয়াসকুদ আনহু এটা ইবনে আব্বাস থেকে সহি রাওয়ার দ্বারা প্রমাণিত না ফাঁকা হলে ফাকাদ রাওয়াহুল হাকিম ফি মুস্তাদরাকিহি من طريق هشام بن حجير عن طاووس بن عباس به وهشام ضعف আহমদ ইয়াহিয়া যেমন এই হাদিসটাকে মুস্তাদ মুস্তাদরাকে হাকিমের বিষয়ে আলোচনা করা হয়েছে দুই নম্বর খন্ডে তিনশো তেরো নম্বর পৃষ্ঠায় তেরো নম্বর হাদিসে যেখানে হাদিসকে এরকম বর্ণনা করা হয়েছে যে হেসাম আপনি হুদাই আন তাউস আর একটি আব্বাস থেকে কিন্তু হেসাম যে রাবি এ সম্পর্কে ইমাম আহমদ ইয়াহিদ মাইন এরা বলেছেন যে দ আসাহু এ লোকটা ভয় অকাল কলি হুকি আহবান ফারাহু আব্দুর রাজ্জাক কিতাবসির ইহার মাহমুদ আন আব্বাস না নাবিহি এবং ইবনে আব্বাস থেকে বরং তার বিপরীত হাদিস পাওয়া যায় যেমন মোস্তাদ আব্দুর রাজ্জাকে মোস্তাদ মোস্তাদ আব্দুর রাজ্জাকের ভিতরে আছে যেটা মামার থেকে বর্ণিত তিনি তাউস থেকে এমনি তাউস থেকে তিনি তার পিতা তাউসের থেকে বয়ান করেন যে এমনি আব্বাস নদী আল্লাহ তালাকে জিজ্ঞেস করা হয়েছিল আমাল্লাম কাফিরুন যে যারা আল্লাহর দেয়া বিধান দিয়ে বিচার করে না তারা কাফের এইখানে কাফের বলতে কি বুঝায় কাউলা হিয়া কুফরুন তিনি স্পষ্ট বলেন যেটা কুকুর অর্থাৎ এটা শরিয়াতের পরিভাষাগত যে কুকুর সেটাই মাহফুজ আর এমনি আব্বাস থেকে এটাই সহি রেওয়ায়ত বর্ণিত রেওয়ায়ত আর আগে যেটা বলা হলো যে এমনি আব্বাসের নাম দিয়ে বলা হলো কুফরুন দুনা কুফরিন ওটা মূলত সহি না যা আগে বলা হলো হেসাম নামক যে রাবি উনি ছিলেন দুর্বল রাবি হয়তো ওনার পক্ষ থেকে এটা তৈরি করা হয়েছিল তারা তো আনার আয়াত আর ইতলাকি ওয়া ইতলাকুল আয়াত ইয়াদুল্লাহু আলা আন্নাল মুরাদ বিল কুফরি হুয়াল আকবার যে এখানে স্পষ্ট হয়ে গেল এখানে কুফরটার উদ্দেশ্য হলো কুফরি আকবার অর্থাৎ কাফের হয়ে যাওয়া إذ كيف يقال بالإسلام من نحى شرعا ويتضاد عنه بآراء اليهود النصارى وأشباهه কারণ এখানে স্পষ্ট যে ব্যক্তি ইসলামের দাবি করবে অপরদিকে তার পরিবর্তে এহুদ এবং খ্রিস্টান বা এ জাতীয় যারা অমুসলিম তাদের আইনকে তারা আল্লাহর আইনের পরিবর্তে গ্রহণ করবে তো সে ব্যক্তি কি পরিবর্তন হতে পারে দিন আর আয়বান এটা শুধুমাত্র দিনকে পরিবর্তন করাই না বরং দিনকে থেকে বিমুখ হওয়া অর্থাৎ আল্লাহ দিনকে পরিবর্তন করে দিয়ে তার জায়গায় বরং আর বসানো এটা আল্লাহর দিনকে পরিবর্তন করা এবং বরং তার থেকে বিমুখ হয়ে যাওয়া অনেক শারীর মুতাহাদ আল্লাহ দেওয়া শরিয়ার থেকে পবিত্র শরিয়ার থেকে বিমুখ হওয়ার স্বামী ওহাদা কুফর না করা মুস্তাকিল নুন বরং এটা তো আরেকটা কুকুর অর্থাৎ একটা হলো আইন তৈরি করা কুকুর আর একটা হলো যে আল্লাহর আইন বাদ দিয়ে আর একটা আইনকে গ্রহণ করা এতে আল্লাহর আইনের থেকে বিমুখ হওয়া হয় সেটা আরেকটা কুকুর দুইটা কুকুর একটা হলো এখানে وأما ما رواه ابن جرير في تفسير ابن عباس أنه قال ليس কামান কাফারা বিদ্যা আকরাবে কাদা বা কাদা এখন হলো যে তাফসিরের ভিতরে যেটা পাওয়া যায় এমনি জারির যেটা আলোচনা করেছেন এমনি আব্বাস থেকে যে লাইসা কামান কাফারা বিদ্যা আখের এই কথাটা আসছে এটা এমনি কাছে ভিতরে গড়ে নিয়ে আসছে কথাটা যে এই যে যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তাদেরকে কাফের বলা হলো এটা ওই রকম কাফের না যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে পুফুরি করলে হয় পরকালে পুফুরি করলে হয় মানে বলা হয় এরকম যে লাইসা কু কামান কাফা বিল্লাহ আখের যারা আল্লাহর সাথে কুফুরি করে পরকালকে অস্বীকার করে সেই পর্দার কাফের না তাহলে এখানে একটু হালকা করে দেওয়া হলো বিষয়টাকে এটার দ্বারা অনেকে সন্দেহ করে যে তাহলে আল্লাহর আইন দিয়ে বিচার করে সে কাফের হয় না বিষয়টা বুঝতে পারছেন কিনা আমি আবার বলছি যে হ্যাঁ আল্লাহর আইন দ্বারা বিচার না করলে পরে যে কাফের বলা হয়েছে এই কাফেরটা ওই রকম কাফের না যেটা আল্লাহ এবং আল্লাহর পরকালকে পরকালকে অস্বীকার করলে যে কাফের হয় এই কথা এভাবে রাইসা কামান এটা ওরকম কাফের না কাফারা বিল্লাহি যে আল্লাহর সাথে কুফুরি করে অলিয়ামের আসেন পরকালে কুফুরি করে সেরকম না এছাড়া অনেকে সুযোগ পায় যে তাহলে যখন এখানে ভিড় দেওয়া হলো তাহলে বুঝে গেল এখানে কিছুটা ছোট করে দেওয়া হলো পুকুরিটাকে এর জবাব দেওয়া হচ্ছে যে ফালাইসা হু আন্নার হুকমা বেগায় মা আন্দাল্লাহ কুফুন দুনা কুফরিন মূলত এখানে এই যে বলা হলো যে ওই দরকার কাফের না এর দ্বারা মূলত কাফের না তা বলা হয় নাই বরং আসলে বিষয়টা হলো এরকম দুইটাই কাফের যে আল্লাহর আইন যে বিচার করে না সেও কাফের এবং যে আল্লাহকে অস্বীকার করে সেও কাফের এখানে কাফের হওয়ার মধ্যে গিয়ে তুলনামূলক কম বেশি বোঝানো হচ্ছে কাফের না তা বলা হয় নাই তার অর্থ এই যে আল্লাহকে অস্বীকার করলে পরকালকে অস্বীকার সে তো কাফের হবেই এবং আল্লাহর আইন দিয়ে বিচার না করলে সেও কাফের তবে এই দ্বিতীয়টা হলো প্রথমটার চেয়ে তুলনামূলক কম কিন্তু কাফের দুইটাই এখানে এর অর্থ এই না যে সে কাফের না তা বলা হয় নাই হ্যাঁ কাফের দুইটাই একটা হলো একটু উপর দরজার কাছে একটা ওরতে নিচে কিন্তু দুইটাই কাছে এর অর্থ এটা না যেটা মানুষেরা বুঝে যে এই ইবনে আব্বাসের যে হাদিসটা পাওয়া গেল লাইসা কামান কাফা বিল্লাহ ওয়া আখের এটা অনেক সময় আমাদের ওলামা একরামরা এটা বেশিরভাগ দলিল পেশ করেন এমনি আব্বাস এখানে বললেন যে লাইসা কামান কাফারা বিল্লাহ যে ওই যে ফাউলাই কুমুল কাফরিন বলা হলো এই কাফেরটা ওরকম কাফের না যেরকম আল্লাহ এবং আল্লাহ পরকাল চুরি করলে হয় সেটা সেরকম কাফের না এইটার অর্থ স্পষ্ট করে দিলেন যে এর অর্থ এই মুরাদ হুক আমার কুকমা বেগারি মা আল্লাহ খুব সুন্দর আগুন যে আল্লাহ আইন বাদ দিয়ে বিচার করলে বা বিধান জারি করলে সেটা কাফের না তা বলার উদ্দেশ্য না বরং অমান ফাহিমা হাদা পাহাড়ে দরিদু ওয়াকামাতুল বুরহান আলা আজামিহি এরকম যদি কেউ বলে তাদের তো আসলে দলিল পেশ করা দরকার কিন্তু এরকম কোনো দলিল নেই বরং উদ্দেশ্য এই মিন কালামিহি আন্না ইয়ানি আমি আন্নার আকবার আকবর মারাতিব যে আসলে কুফরি আকবার যেটা বড় কাফের যেটা তার মধ্যে আবার কিছু স্তর আছে মানে দুইটাই বড় কাফের সেই বুড়ো বড় কাফের মধ্যে মারাতে মোতাফা বেতা বাহাদুর মিন বাহাদিন যে ওর মধ্যে কোনোটা বেশি মারাত্মক কোনটা ওর চেয়ে তুলনামূলক কম কিন্তু দুইটাই বড় কুফর সমান কাফারা বিদ্যাহে সুতরাং যে আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে সে আরো বেশি কাফের যে আল্লাহর আইন দিয়ে বিচার করে তার তুলনায় আল্লাহ আবাদ দিয়ে বিচার করে তার তুলনায় তো এখানে এই বিষয়টা এভাবে বলা হলো এমনি আব্বাসের কথা যাতে ভুল ব্যাখ্যা করতে না পারে ওয়ান نقول ايضا ان كفر الحاكم যে কুফরাল হাকিম বেগাই মা আমরা এখানে এবার বলি তাহলে যেরকম ভাবে আল্লাহকে অস্বীকার করলে পরকালকে অস্বীকার করলে যে স্তরের কাফের হয় আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দিয়ে বিচার করলে তার চেয়ে নিচে তার কাফের হয় তো আমরা ওরকম আল্লাহকে অস্বীকার করলে যাকে যত বড় কাফের বলি আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার করে তাদেরকেও কাফের বলি ওই আগেরটার চেয়ে ছোট কাফের তো এইভাবে জবাব দেওয়া হলো যে আমরাও ওই ক্ষেত্রে যেমন কাপের ক্ষেত্রে আব্বাসটা বললেন আমরা তার সাথে মিলিয়ে বলবো যে আল্লাহকে অস্বীকার করা পরকালকে অস্বীকার করলে পরে যে স্তরের কাপের আল্লাহর আইন বাদ দিয়ে সেও কাফের তবে ওই স্তরেতে নিচে বলা যেতে পারে কিন্তু কুপুরের ব্যাপারে কোনো সন্দেহ করা যায় না বলা ইয়ামি আল্লাহ হাকে মুসলিম এর অর্থ এটা না যে বিচারক কি মুসলিম থাকবে যদিও কি সে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যান্য বিচার করে অন্যান্য কুপরা কুপরা না তার এই কুপুরের ছোট কুকুর তা বলা উদ্দেশ্য না বাল হুয়া খাওয়ার জন্য দিনে বরং সে দিনের থেকে বের হয়ে যায় যে তানহিয়াতিহি আসরা শরিয়াতকে সে পাশ কাটানোর কারণে যে শরিয়াতকে পাশ কাটিয়ে সে মন করা আইন দিয়ে বিচার করে এবং আইন তৈরি করে এই কারণে সে কাফের অকাদমা করা ইবনে কাসির আল ইজমা আলা হাবা ইবনে কাসির এই আলোচনার সাথে কি তার উপরে ইজমা বয়ান করেছেন বিদায় বেদাওয়ার নেহায়া যেটা বিদায় এবং নেহায়া নামক কিতাবের তেরো নম্বর খণ্ডের একশো উনিশ নম্বর পৃষ্ঠে বিষয়টা আছে এরপরে যে বিষয়টা আছে তা হলো অনেকে সন্দেহ করে যেমন একটা হাদিস আছে মান পাওয়া যায় আপি হিয়া কাফের ফাকাত বা বিহিমা হাদুমা যদি কোনো ব্যক্তি তার অপর ভাইকে বলে হে কাফের তো দুইজনের কোনো একজন কাফের হয়ে যায় এই কারণে এখন যদি আমি কি করে যারা আল্লাহ বাদ দিয়ে বিচার করে যারা আমাদের সমাজে যারা তার সাথে মিলে চলে এদেরকে কাফের বলি তো যদি সে কাফের না হয় তো আমি নিজে কাফের হয়ে যাওয়ার ভয় থাকে এই কারণে শতাক্ষির করা হয় না এটা একটা সন্দেহ বা একটা সংশয় থাকে অনেকের মধ্যে তো সে বিষয়টা আসতেছে যে আমরা দেখব যে এই হাদিসের কি অর্থ যে ব্যক্তি তার কোনো ভাইকে বলল হে কাফের ফকাত বা আবিহিমা আহাদুহুমা তো এর দ্বারা একজন কাফের হয়ে যায় অর্থাৎ যাকে বললো সে যদি কাফের হওয়ার উপযুক্ত হয় তো সে তো কাফের হলো আর সে যদি কাফের হওয়ার উপযুক্ত না হয় তাহলে যে বললো সে কাফের হবে এই কারণে আমরা অনেক সময় সন্দেহে পড়ে যাই বা সন্দেহ করি যে আমি যার একজনকে কাফের বলবো ওরাও তো মাঝে মধ্যে নামাজ পড়ে ওরা মাঝে মধ্যে আল্লাহর কথা বলে বিশেষ করে আমাদের মাদ্রাসায় গেলে পরে বস্তুতি গেলে পরে তারা এ সম্পর্কে আল্লাহর কথা বলে তো এদেরকে যদি কাফের বলি বাস্তবে সে কাফের না হয় তাহলে তো এই হাদিস অনুযায়ী আমি নিজে কাফের হয়ে যাব তো সেই জন্য সন্দেহ করার সাথে আক্ষির করা হয় না সেই সময়টা এখানে বিষয়টা এখানে আলোচনা আসবে ইউজিম ওলামা মুরজিয়া ওলামার হুকুমা হাদিস যে মুরজিয়া দ্বারা মুরগি একটা ফেরকা ইসলামের ভিতরে এটা আলোচনা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আসবে যে মুরজিয়া কি তাদের আকিদের বিশ্বাস কি তো মুরজিয়া এবং এরকম ভাবে যারা ওলামার হুকুমত এই যে শাসক গোষ্ঠীর সাথে যে সমস্ত আলেমদের সম্পর্ক থাকে তারা মানুষের সামনে এই হাদিসগুলো পেশ করে থাকে যে এরকম যদি বাস্তবে তারা কাফের না হয় অথচ কাফের বলা হয় তো মান কাফারা মুসলিম ফাহুয়া কাফের যে ব্যক্তি কোনো মুসলিমকে কাফের বলে সে নিজে কাফের হয়ে যায় ও ওহা বা কৌরন বা আফিরুন এটা একটা আসলে ভুল কথা হাত্তা তাওয়াল্লা কাসির তালাবাদ এলমে আন্তাকির তাওয়াগি আর এই হাদিসের কারণে অনেক বড় বড় যারা বিজ্ঞ আলেন এরকম যারা কোরআন হাদিসের যারা তার এলেন তার অনেক সময় দেখা যায় যে তাহুদদেরকেও কাফের বলা থেকে বিরত থাকে অবাধ্যতা মাইয়ে তাওয়ার কবলে জালেম তাহুদ এমন অনেক সময় তাগুদকে যদি জালেম বলা হয় তাতেও তার রাগ করে ফেলে জেরাবে হাজার কলিমান উজুদিহি আমরা এখন দেখব যে সাহাবাহিক রামদের জীবনে এটা পাওয়া যায় কিনা এবারে আমরা প্রথম হাদিস পেশ করবো অমরকে সত্তাব রবি আল্লাহ থেকে যে তিনি আপনার ইতিহাস একটা বিরাট হাদিস এখানে অল্প অংশ আছে এখানে যে রসুল পাহাতাম যখন মক্কায় অভিযান করাবার পরিকল্পনা নেবেন এবং মক্কায় আক্রমণ করবেন এইসব বিষয়ের উপর ভিত্তি করে হাফিজ নাবি বালতান নামক একজন সাহাবি উনি বিষয়টা লিখে একজন মহিলার মাধ্যমে মক্কায় প্রেরণ করতেছিলেন সে মহিলাটা নিয়ে রওনা হয়ে গেছিল রসুল পাকবাদ মোহাম্মদ আলীকে এবং সালামাদ আকোয়া আমাকে আরেকজন সাহাবিকে বললেন যে তোমরা দুজন খুব দ্রুত চলে যাও এবং গিয়ে দেখো রওজায় খাস নামক একটা জায়গা এখানে গিয়ে দেখবে এক মহিলা ওই মহিলার কাছে একটা চিঠি আছে এটা নিয়ে আসে ওনারা দুজন খুব দ্রুতগামী ঘোরা নিয়ে রওনা হলেন গিয়ে দেখেন ঠিকই আবার খুব যেখানে বলেছিলেন সেই জায়গাতে একটা মহিলা চলে যাচ্ছে গিয়ে ওনারা বললেন যে দেখো তোমার কাছে একটা চিঠি আছে এটা দাও মহিলা অস্বীকার করলো তো সাহাবিরা যেহেতু আল্লাহ রসুলের কথাকে পূর্ণ বিশ্বাস করতেন তারা বললেন দেখো আল্লাহ রসুল বলেছেন তোমার কাছে চিঠি আছে কাজে দাও নাহলে আমরা তোমাকে যেভাবে তালাশ করা দরকার তা করবো তো শেষ পর্যন্ত মহিলা স্বীকার করলো এবং তার চুলের গোছার ভিতর থেকে চিঠি বের করে দিল তাহাবারা ফিরে আসলেন আল্লাহ রসুলের কাছে চিঠি নিয়ে আসলেন আল্লাহ রসুল তখন মুসলিম নবীতে বসাছিলেন এখানে এই হাতে আমি বলতা যে চিঠির লেখক যে সে উপস্থিত ছিল তো রাসুলের পাশাম যখন তিনি খুললেন খুলে পড়লেন যেটা দেখা ছিল এরকম মিন এবং নাবি বালতা এবং নাবি বালতার পক্ষ থেকে মৎকার কোরআশদের প্রতি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের উপরে বড় ধরনের আক্রমণ করবেন যার মোকাবেলা করা তোমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে তাই তোমরা বাঁচার চেষ্টা করো এরকম কিছু বিষয় দেখে আল্লাহ রসুলের যে পরিকল্পনা তারও কিছু বিষয় ছিল জড়িত এই সব কিছু তথ্য সে পাশ করে দিচ্ছিল আল্লাহ রসুল যখন চিঠি পড়লেন অমরবে সত্তাবাদী আল্লাহ তালাহু দাঁড়িয়ে গেলেন বিষয়টা এখানে এয়ারপোর্ট থেকে অংশটা এখানে আসছে উনি বললেন যে দাঁড়ানি আদরে বজুক কাহাদার মুনাফিক যে আল্লাহ রসুল আপনি আমাকে অনুমতি দিন দাঁড়ানি আদরে বনু কাহাদার মুনাফিক আমাকে অনুমতি দিন আমি গর্দান দৌড়ি মুনাফিকের গর্দান দৌড়িয়ে দিই এখানে অনুরোধ হত্যাবাদী আল্লাহ তার আনহু এই লোকটাকে মুনাফিক বলে আখ্যায়িত করলেন অথচ সে আমরা দেখবো যে তার সম্পর্কে আল্লাহ রসুল বলবেন যে সে মুনাফিক না যেমন বিষয়টা এখানে পরিষ্কার আসতেছে যে ওয়ালাইসা কুফরান এখানে দেখা যায় হাতে আমি বলতা যে কাজটা করেছিল সেটা অনেক বড় ধরনের কাজ মারাত্মক অন্যায় করেছিল কিন্তু অলাই সে কুফরা সে কুফুরি করে নাই মূলত অদ্দারির আলা তারিকা আন্নাল্লাহ নাদাহ বিল ঈমান কুফুরি করে নাই কি করে বললাম আমরা এত বড় কাজ করার পরে কুফুরি হয় নাই যেহেতু আল্লাহ তারা তাকে কি করেছে সম্বোধন করেছেন ইমানদার হিসেবে যেমন কোন আয়াত আছে এটা হলো সুরা মুমতাহানার এক নম্বর আয়াত এটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধু বানিও না তার এখানে প্রথমেই সম্বোধন সূচক শব্দটা আসলো ইয়া ইহল্লাদিন আমানু হে ইমানদারগণ আল্লাহ তালা যখন ইমানদার বললেন বোঝা গেল সে কি কাজটা কুফুরি করে নাই বা সে কাছের না লাম্মা আদার রসুল সাল্লাহ আসলাম ফাতা মাক্কাতা তো যে বললেন যে আমাকে অনুমতি দিন আমি মুনাফিকের গর্দানটা উড়িয়ে দিই ওয়ালাম ইউরকিন ওয়ালাম এখানে রাসুলের পাক সাল্লাহ আলী অমর রাজি আল্লাহ তালুকে বারণ করেন নাই এবং তার প্রতি রাগও করেন নাই যে তুমি কেন এক কথা বললে অকালা বরং হুজুর পাক সাল্লাহ বললেন অমা ইয়া অমর না আল্লাহ ইস্তালা আলা বদর মালুম বরং তাকে এতটুকু বললেন যে অমর তুমি কি জানো যে হতে পারে আল্লাহ রব্বুল আলমিন বদরদের আহলে বদর যারা তাদের দিকে করুণার বা রহমতের দৃষ্টি তাকিয়েছিলেন এবং তাদেরকে বললেন যে তোমরা যা ইচ্ছা করো ফাকাত গাফার তুলাকুম আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি বোখারের একটি সাদিকা মা বালিকা মা কালান নবী অমর আন্তা তা ফিরিউন রাত্রে পাঠ এখানে কিন্তু ওমরকে বলেন নাই তুমি কেন এটি কাফের তাকফির করলে কাফের কেন করলে তো কাফির মুসলিমিন তুমি একজন মুসলিমকে কেন কাফের পরে আখ্যায়িত করলে ওয়ান তামিনা খাবারে তুমি তো খাবারে হয়ে গেছো এরকম বলা হয় না তাকে কেমা ইয়াকুল ওলামার হুকুমতুল ইয়ামলি যেমনটা বর্তমান সময়ে সরকারি আলেমরা এবং যারা এরকমভাবে সরকারের সাথে যুক্ত আছে যে সমস্ত গ্রাম তারা যেরকম বলে এরকম বলা হয়নি মা দারকে বাবার বুখারি ফিসি আলা হাদিস ওকালা বাবন মাল্লাম ইয়ারা ইকফার মান দা قال ذلك متعبدا او جاهلا وسئل الشيخ عبد الله بن عبد الرحمن ابو بكين رحمه الله تعالى عنه عن عن الذي يربي من كفر مسلما فقد كفر রাসুলের সাল্লামের একটা হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছিল মান কাফারা মুসলিমান ফাকাদ কাফারা যে কোনো মুসলিমকে কাফারা মুসলিমান মুসলমানকে তাকফির করে সে কাফের কাফের হয়ে গেল এক হাদিস এ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল শেখ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান বতিনকে তিনি বললেন যে ফাজা বা আফাল্লাহ আনহু লা আসলা লিহাদ আল্লাহ কিমানা আলম যে মূলত এ জাতীয় কোনো এই শব্দে রাসুল পাকসাল্লাম থেকে কোনো সহি হাদিস নেই ওয়াইন নাম্বার হাদিস মারুফ বরং সঠিক হাদিস হল এরকম মান কাওয়ার আকি ইয়া কাফের ফাকাদ বা আবি বিহা আহাদুহুমা যে যে ব্যক্তি তার কোনো ভাইকে বলল হে কাফের ফাকাদ বা আবিহা আহাদুহুমা তো এই দুইজনের কোনো একজন কাফের হয়ে যায় সমান কাপ্পার ইনসান নাফাক্তাকাহু গাদাবান্দিল্লাহ তাআলা কাজে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে কাফের বলে অথবা ফাসেক বলে অথবা মুনাফিক বলে মুতাআবিরান সে একটা তাবিজের ভিত্তিতে বলে যেমন অপরাধ সত্তা বললেন এখানে আও গাদাবান্দিল্লাহ তাআলা বা আল্লাহর জন্যই সে রাগ করে তার মানে কি আল্লাহ দিনের প্রতি তার যে মহাব্বত ভালোবাসা আছে এর প্রতি সে আবেগ আবেগের বসুর বসে হয়ে যদি বলে এরকম ভাবে সাইউরুদ্দিল্লাহ আফ আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন বলেই যেটা বোঝা যায় হাদিস থেকে কেমা কাল অমর রাজি আল্লাহ তালা ফিসানি হাত এবং বক্তা যেমনটা অমর সত্তা রাজি আল্লাহ আনু হাতের সম্পর্কে বললেন যার না মুনাফিকুন যে মুনাফিক অথচ তারপরে রসুলের পাক আসলাম তাকে কিছু বলেন নাই তানকির করেন নাই এবং অমর সত্তা সম্পর্কে কেউ বলে না যে উনি কি মুনাফিক হয়ে গেছেন বা আপনি এভাবে বলে নাই তাতে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি ইসলামের কারণে যে তাকফির করে যদিও সে কাফের না তো ভুলে যদি এরকম হয়ে যায় বা কোনো তাবিদের ভিত্তিতে হয় তো তাতে তাকে কাফের বলা যাবে না আর বাস্তবে যারা কাফের যাদের কুফরে স্পষ্ট কুফরে বা ওয়াহ পাওয়া যায় স্পষ্ট কুফরি পাওয়া যায় তো তাদেরকে কাফের বলতে কোনো আপত্তি নেই এখন বাস্তবে যদি সে আল্লাহর কাছে কাফের নাও হয়ে থাকে তবু আশা করা যায় হাদিস থেকে যে আল্লাহর কাছে ক্ষমা পাবে সে যেমনটা অমর খত্তাব রাজি আল্লাহ সম্পর্কে আমরা এখান থেকে আসলাম যে অমর খত্তাব যে এরকম মুনাফিক বলল অথচ সে আলোচনা দেখা যায় মুনাফিক না বা কাপেরও না তারপরও তাকে কেউ মুনাফিক বলে না হাদিস অনুযায়ী তাহলে তার মুনাফিক হয়ে যাওয়ার কথা তাকে কেউ মুনাফিক বলে আখ্যায়িত করার সাহস করে নাই বা বলেও নাই এতে বোঝা যায় ভুলে যদি অথবা যদি ধারণা মতে কেউ কাউকে মুনাফিক বলে বা কাপের বলে বাস্তবে সে কাফের না তাতেও আশা করা যায় ক্ষমা পাবে কিন্তু যদি কুফরে বাবার পাওয়া যায় স্পষ্ট কুকুর পাওয়া যায় তারপরে তাকে কাফের না বলা এটা মূলত ইমানের দুর্বলতার লক্ষণ বলে বোঝা যায় এরপরে অনেক সময় যে বিষয়টা আছে যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে আপোষ করে চলবো এই বিষয়টা অনেক সময় আসে সে বিষয়টা এখানে আসতেছে অর্থাৎ আমরা যেসব ক্ষেত্রে কাফের দেশে মিলে চলি বা তাওয়াবের দেশে মিলে চলি এর কারণগুলো এখানে আমরা আলোচনা করছি আসলে মূলত যে এখন যে বিষয়ে আলোচনা করবো তা হলো দাওয়া যে ব্যক্তি অন্যায় কাজ থেকে বা কুকুরদের সাথে মিশে চলার থেকে বিরত থাকে না তাকে সংশোধন করার জন্য তাকে দাওয়াত দেওয়ার জন্য অর্থাৎ আমরা মনে করি এরকম যে যদি এদের সাথে মিলে চলি তাহলে এদেরকে একসময় দাওয়াত দেওয়া যাবে এদের সংশোধনের পথ খোলা থাকবে আর এদের থেকে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করি তাহলে এদেরকে আর দাওয়াত দেওয়ার কোনো সুযোগ থাকবে না এদের সংশোধন করার সুযোগও থাকবে না তো সেইটা সম্পর্কে বলা হচ্ছে যে অহুয়া মুখারিফুল জেহাদি নবী সাল্লাহ আলাইসাল্লাম এটাও মূলত রসুল ইসলামের যে তরিকা তার যে সিরাত তার পরিপন্থী এক যে ভালো ব্যবহার করা এটা সকলের জন্যই দরজা খোলা সেটা আমরা আলোচনা করে আসবো যে ইসলামের যে বিষয়টা আল্লাহ রসুল্লাহ ইসলাম যেমন দেখা দেখা দিতে একজন সম্পর্কে আশাকে বললেন যে এই লোকটা যে আসতেছে এই লোকটা থেকে সতর্ক থাকবে এই লোকটা সুবিধা না কিন্তু লোকটা যখন আসলো রাসুল পাকলাম তার সাথে ভালো ব্যবহার করলেন হজরত আয়সা বললেন যে ব্যাপার কি লোকটা আসার আগে তো আপনি আমাকে সাবধান করলেন কিন্তু আপনি তার সাথে যে আচরণ করলেন ব্যবহার করলেন এ তো মনে হয় যে আপনার খুব প্রিয় ব্যক্তির মতোই আচরণ করলেন রাসুলের পাকাল্লাম বলেন যে আসল বিষয়টা এরকম যে মানুষের মধ্যে সবচেয়ে খারাপ ওই ব্যক্তি যে ব্যক্তি দুরাচরণের কারণে মানুষ তার থেকে সরে যায় খারাপ ব্যবহারের কারণে তার থেকে সরে যায় তো আমি তো খারাপ ব্যবহার করতে পারি না এরকম দেখা যায় যে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল আসছিল আল্লাহ নিকটে নাসারায় নাজরান খ্রিস্টান নাজরান এলাকার খ্রিস্টানরা ছিল রাসুলতুল্লাহ তাদেরকে মুসলিম নবমীতে থাকার জায়গা দিয়েছিলেন তো সে বিষয়গুলো আমরা পরে আলোচনায় আসবো কাজে এর উপরে কারো এরকম প্রশ্ন এখন না আসাই ভালো আমরা যে বিষয়টা আলোচনা করি তাহলে যে অনেক সময় আমরা যে কথাটা বলি দাওয়াতের জন্য আমরা তাকে সংশোধন করার জন্য সম্পর্ক বজায় রেখে চলি তো সেই বিষয়টা বন্ধুত্বের পর্যায়ে গেলে পরে আন্তরিকতার পর্যায়ে গেলে পরে সেটাও ঠিক না এটা রসুলের পাঁচলামের তরিকার পরিপন্থী যেমন দেখা যায় প্রথমে আমরা দেখব মা যা যেমন আমরা আল্লাহ রসুলের দেখি যে কুরাইশরা ওতবাকে আল্লাহ রসুলের নিকটে পাঠাইছিল এই প্রস্তাব নিয়ে যে মোহাম্মদ সাল্লাহ যেন আমাদের মূর্তিদেরকে দেবদেবীদেরকে গারমন্দ করা থেকে বিরত থাকে সে আমাদের কোরাইশের বংশের ভিতরে সে বিভাজন সৃষ্টি করেছে কাজে তাকে বলো সে যে নেতৃত্ব চায় তুরিদু সিয়াদা নেতৃত্ব চায় লঙ্কা তা আমর না তাহলে আমরা তাকে নেতৃত্ব দিব ওই নারাত্তা যান আজ তুমি সুন্দর স্ত্রী চাও জব্বাজনাকা তোমাকে তাও দেওয়া হবে ওই নারাত্তা মালান আজ সম্পদ চাও আতাইনাকা তোমাকে তাও দেওয়া হবে বা করার রাসুল সাল্লাহ আলাইসলাম রাসুলের পাকলাম তাদের এই প্রস্তাবের বিরুদ্ধে সুরায় ফুসিরাতের শুরু আজগুলো পাঠ করলেন অর্কেস্তাদ সহিয়াতের বেতবার তুরুকিহা আর এই ঘটনা আর বিভিন্ন সনদে বর্ণিত এবং সহির আবার দ্বারা প্রমাণিত ফল আরজুল আইসাফিহি মুকাফিরুন ওয়া মা বারিক লাম ইয়াফাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান মিন মাসজাদি দাওয়াত এখানে দেখা যায় ওরা বলেছিল যে আমাদের মূর্তিগুলোকে গালবন্ধ করা থেকে বিরত থাকা এটা আসলে বিরত থাকা তো কুফুর ছিল না কিন্তু তারপরে রসুলের পাক রাসলাম সেই প্রস্তাব মেনে নেন নাই অথচ এখানে বিরাট একটা সুযোগ ছিল মাসজাহাত ছিল যে আমি যদি তাদের মূর্তিদেরকে গালামন্দ করা থেকে বিরত থাকি তাহলে আমার দাওয়াতের পথ সম্প্রসারণ হবে অর্থাৎ আবুমিন ফাঁকা তার কাতা সিহেরি তারা তো চাইছিল যে সরাসরি কুফুর না বলা ওদের মূর্তিগুলোকে দেবদেবীদেরকে স্পষ্টভাবে কাফের না বলা বাতিল না বলা অতর্কে ইনকাদ ইন্তেকাদ আউজাইল বাতিলা মা আন্না মারাজু আলাই গাইন সুনা সাইদান তারা বরং পেশ করেছিল যে আপনি সর্দার হবেন নেতা হবেন আপনাকে আপনার সেই নেতৃত্ব আপনার সেই সর্দারি দেওয়া হবে ইয়ান রইসান ওহাব এই মাসলাহাতুন আজিমত ইয়াতামান্না হাকাতলিমিন দোয়াতুল ইসলাম এটা তো একটা বিরাট পথ এবং বিরাট মাসলাহার সুযোগ ছিল যা আমরা অনেক বড় বড় দায়ী যারা এটা কামনা করে থাকি যদি আমরা বড় একটা পদে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা দিনের কাজ বেশি করতে পারবো আর যেমন আমাদের বর্তমান সরকারের সাথে যাদের যোগাযোগ তারা এই কথাই বলে থাকেন এটা স্পষ্ট কথা যে অবশ্যই এই কিতাব তো আর বর্তমান সময় দেখা না দেখা যায় যে বর্তমান সময় মিশে যায় বর্তমান সময়ে যারা সরকারের সাথে যুক্ত যারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত তারা কথাই বলেন যে এখন আমরা সরকারের সাথে যোগ করে কি করে একটা সুযোগ করে নেই আমরা এর মাধ্যমে দাওয়াতের বিরাট পথ সম্প্রসারণ করব বলতেন মা দারিকা নামি একবার বিদারিকা রাসুলে পাক নেতৃত্ব পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও এটা করেন নাই দেয়ার না হইয়া মানে মা আসিয়াতুন যেহেতু এখানে মা আসিয়াত বা গুণা আছে ভিতরে আর গুনার অংশ নিয়ে অহিয়া তর্ক ইজহারের ওয়ালা ওয়াল বারা সেই গুণাটা ছিল এই যে আল ওয়ালা ওয়াল বারাকে বর্জন করা একটা অংশকে ছেড়ে দেওয়া হলো এখানে এই জন্য পাক সেই প্রস্তাব মেনে নেন নাই দুই নম্বর দলিল যে আমরা যে বিষয়টা আলোচনা করছি যে এই যে দাওয়াতের জন্য দাওয়াতের পথ সম্প্রসারণ হবে এই কাজের জন্য আমরা ওদের সাথে মিশে চলি এটার আর একটা দলিল যেটা ঠিক না তার মুসলিমের ভিতরে হারিসটা আছে যে আন্না কোরাইশ নাতাদিন নবী সাল্লাম একবার কোরাইশের লোকেরা রসুলের পাক কাছে আসলেন আসলো অতলাবাদ মিন আল্লাহ রসুলের নিকটে তারা বললো যে আমরা আপনার সাথে বসতে চাই আলোচনা করতে চাই মোকাবেলা নাই সুদা দোয়াফা কিন্তু আপনার দরবারে যারা দোয়াফা যারা দুর্বল যারা এই চেরা কাপড় পরা এরকম গরিব যারা ওদের সাথে আমরা বলবো না পানভাল্লাহ আয়াতাইনি আলায়াতুল উলা আল্লাহ তালা এই প্রসঙ্গে দুইটা আয়াত নাজিল করলেন এই যে কাপেরা যখন প্রস্তাব করলো যে আপনার সাথে আমরা বসতে চাই কথা শুনতে চাই আপনার সাথে আলোচনা করতে চাই তবে যেহেতু আপনার কাছে যারা বসে গরিব ওদের কাছে আমাদের বসতে লজ্জা হয় কাজে ওদেরকে বাদ দিয়ে বলব এই প্রসঙ্গে দেখা আল্লাহ রসুল তাদের কথায় সম্মতি দিয়েছিলেন আয়াত নাজিল হয়ে গেল ওয়ালা তাসরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু এটা সূরা আনামের 52 নম্বর আয়াত ওয়ালা তাফরুজ আপনি কি সরিয়ে দিয়েন না আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম যারা তাদের রবকে ডাকে রব্বাহম তাদের রবকে ডাকে বিল গাদাতি ওয়াল সকাল সন্ধ্যায় অর্থাৎ সাহাবাদের কথা বলা হচ্ছে যে এই গরিব সাহাবারা যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে ইউরিদুন আওয়াজ হাহু তারা তাদের রবের সন্তুষ্টি অর্জন করতে চায় মা আলাই কামিন হেসাব হিমিন সাইদ অমা আমিন হেসাব আলাই হিমিন সাইদ আর তাদের কোনো হিসাব আপনার দায়িত্ব না আর আপনার দায়িত্বে তাদের হিসাব আপনার দায়িত্ব না আপনার উপর তাদের হিসাবও না ফাতাকুরদাহুম আপনি তাদেরকে সরিয়ে দিবেন ফাতাকুন আমি না জালিবিন আপনি কিন্তু তাদের জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এমনটা করেন না আল্লাহ রসুলের কত কঠোরভাবে বলা হলো যে ফাতাকুর না জালিমিন আপনি জালিমদের মধ্যে হয়ে যাবেন এটা আপনার জন্য সমুচীন হবে না সুরে আনামের বাউন্ন নম্বর আয়াত তো এখানেও বলা হচ্ছে যে মা আন্না ফি মাসলে হাতুন এখানেও তো একটা বিরাট কি ছিল সুযোগ ছিল যে আমরা একটা মাসলে হাত ছিল বা একটা কি ছিল দিনের দাওয়াতের একটা সুযোগ ছিল ওয়াহিয়াল ইস্তেমা বিহিমা দাওয়াতিন তাদের সাথে মিশা তাদেরকে দাওয়াত দেওয়ার একটা সুযোগ ছিল এই কারণেই তো রসুল সাহেব রাজি হয়েছিলেন ওলাকিন লাম্মা কানা মোকাবেল মাফিয়া কিন্তু যেহেতু বিষয়টা ছিল সেই আল ওলা আল পরিপন্থী আর সেই কারণে আসলে পাক রাসুল্লাহ গ্রহণ করেন নাই অকর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা কিসসাতে হাতিম মা আল ফাওয়াইদ ওয়া ফিহি আন রাজুল ইযা নাসাবা আল নিফাক আল ইয়াকুতু মুতাআবিরান গাদাবান লিল্লাহি ওয়া রাসূলি ওয়া ইলা আলি হাওয়া ওয়া হাজ্জা ফাইনাল আয়াত ফি যালিকা তো বিষয়গুলো এখানে আর একটা বিষয় আছে আমি আবার একটা দলিল দেখেছি আর দলিল উস্তাদ তৃতীয় নম্বর আরেকটা দলিল যে ওই যে বিষয়টা মাসলে হাত যে আমরা কি করি হেকমাতের জন্য অনেক সময় বলি হেকমতের কারণে মাতৃহাতের কারণে আমরা আপোষ করে চলি সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে যে দিনের দাওয়াতের মাতৃহাতের জন্য দিনের দাওয়াতের হেকমতের জন্য আমরা আপোষ করে চলি এতে তাদের সাথে মিশলে দাওয়াতের সুযোগ থাকবে তার এটা যে ঠিক না তার তিন নম্বর রয়েছে তেস্তাতে ইবনুমে মাকতুম এন্দা মাজা ইয়াসাল রসুল সাল্লাহ আবদুল্লাহ নুমে মাকতুম আল্লাহ তালাহের অন্ধ সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম যখন ওই কুফারি কোরাইদের সঙ্গে আলোচনা করতেছিলেন ওদের সাথে আগেই কথা ছিল যে এই গরিব সাহাবিরা থাকতে পারবে না কিন্তু উনি ছিলেন অন্ধ উনি যখন আল্লাহ রসুলকে দেখতে পান নাই উনি আগের মতোই আসতেছিলেন পাতামা ইসলাম ইসলামহীন আল্লাহ রসুল তাদের ইসলামের মূলত আশা করি নিজের কোনো স্বার্থে না বা পার্থিব কোনো স্বার্থে না শুধুমাত্র ইসলামের স্বার্থী যে ওদেরকে আলাদা সময় দেওয়া হয় তারা ইসলামের কথা শুনবে এবং হয়তো ইসলাম গ্রহণ করবে এই মাসলেহাতের কারণে এই গরিব সাহাবিদেরকে বলেন তোমরা দূরে সরে থাকো তারা দূরে সরে ছিল অন্ধ সাহাবি উনি যেহেতু দেখেন নাই বা বুঝতে পারেন নাই উনি এসে বলতে লাগলেন আল্লাহ আল্লাহ হে আল্লাহ রসুল আপনাকে আল্লাহ তারা যে জিনিস শিক্ষা দান করেছেন তার থেকে আমাকে কিছু শিক্ষা দেন অফিস আলীকে দাওয়াই অথচ আল্লাহ রসুল যেখানে বসা ছিলেন ওদেরকে নিয়ে তাতে কিন্তু আল্লাহর দিনের দাওয়াতের মাসলেহাত ছিল হেকমত ছিল কিন্তু আল্লাহ তারা সেখানে আয়াত নাজির করে দিলেন পান আল্লাহ আবাস সুরে আবাসা নাজল করে দিলেন যে আয়টা আমরা পরে দেখবো যে কত কঠোর ভাষায় আবাসা মূলত আবাসা বলা হয় কাকে এটা একটা দেখবেন আবাসা বলতে গেলে এক কথায় বলা হয় আমরা বলি যে কি হয় মলিন চেহারা আসলে মলিন চেহারা বলে যেটা হয় আরবিতে আবাসা বলা হয় একসাথে ভুরু সংকুচিত হয়ে যাওয়া কপালে ভাত করে দেওয়া তারপরে আপনার চেহারা মলিন হয়ে যাওয়া এই তিনটা ছাপ দেখা যায় যদি কেউ কোনো বিষয়ে বিরক্তি বোধ করে এই তিনটা ছাপ দেখা যায় তার চেহারাতে এই তিনটা বিষয়কে একাত্রে বলা হয় আবাস হ্যাঁ ভুরু সংকুচিত করা হ্যাঁ এটা তো বাংলা বলে কিন্তু এটা পুরো হক আদায় হয় না আর সেটা আর সেই জন্য বললাম যে তিনটা বিষয় থাকে আল্লাহ তালা এখানে বলেন আবাসা এখানে আরো লক্ষণীয় বিষয় এখানে বলতে পারছেন তুমি চেহারা মলিন করেছে কথা বলেন নাই আবাসা সে সে চেহারা মলিন করেছে সে বলতে কিন্তু আমরা বলি এখন যে আমাদের সাথে বসা আছেন আমি বলি যে আরেক দিক থেকে বলি সে এই কাজটা করলো কতগুলি সামনে যে আপনি এই কাজটা করলেন বলতে পারতাম আমি তা না বলে বললাম কি সে এই কাজটা করলো তাকেই বলা হচ্ছে এখানে কিন্তু বলা হচ্ছে আর ঠিকঠাক তার দিকে বলে আল্লাহ এরকম করে আবাসা আবাসা সে এরকম চেহারা মনে করলো ও তাওয়াল্লাহ সে বিমুখ হলো তাওয়াল্লাহ পিঠ ফিরিয়ে দেখলো আনজাহুল আমা একজন অন্ধ আসত সে কারণে অমায়ুদ্রিক আর আল্লাহ ইয়াজ্জাক্কা আপনাকে কিসে অবগত করালো আল্লাহ ইয়াজ্জাক্কা হতে পারে সে আর কি করবে ইয়াজাক্কা আত্মশুদ্ধি করবে সে নিজের শিরিক থেকে গুনাহের থেকে সে পবিত্র হবে আমার ইউদ্দিকের আল ইয়াজাক্কা আউ ইয়াজাক্কারু ফতানফা উদ্দিকরা অথবা সে উপদেশ গ্রহণ করবে এবং সে উপদেশ তাকে উপকৃত করবে ওয়াম্মা মান যা কে তারপরে ওয়াম্মা মান যা কে মাসুদ রয়ে গেছে আবার যা আমা আমার আলো আও আম্মা না না যারা নিজেকে এর থেকে কি নিষ্প্রয়োজন মনে করে ইস্তাক না যারা নিজেকে এর গণি মনে করে আপনার এটাকে কোনো প্রয়োজন মনে করে না ফান তালা তা সত্তা আপনি তাদের পিছনে পড়ে আছেন হ্যাঁ অমা ফান সত্তা অমা আরেক আল্লাহ আপনার দায়িত্বে না যে তারা উপদেশ গ্রহণ করবে এটা আপনার দায়িত্বে না আপনার কাজ হলো মানুষকে হৃদায়ত পথ দেখানো এরকম আল্লাহ তালা তাকে বারাসুলের পাশালামকে কত যদি আমরা চিন্তা করি কত কঠোরভাবে এটা প্রতিবাদ করেন আল্লাহ তারা এখানে সাবধান করলেন তো দেখা যায় যে এখানে তো মাতৃহাত ছিল হেকমত ছিল যে আল্লাহ রসুল যে এদের সাথে বসেছিলেন নিজের কোনো পার্থিব কোনো সুবিধা ভোগ করার জন্য না এরকম নিজের কোনো আত্মীয় সেই জন্য না বরং তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই এই বিষয়টা আলাদা করেছিলেন তারপরেও আল্লাহ রাবুল আলমিন এখানে প্রতিবাদ করলেন বোঝা গেল যে এই মাসলেহাতের কারণে আমরা যে মাসলেহাত মনে করি সেই মাসলেহাতটা আসলে মাসলেহাত আল্লাহ রসুলের তরিকার সাথে মিলে না চতুর্থ দলিল قال النبي صلى الله عليه وسلم يقول في آخر الزمان أمراء ظلما وثوراء وزراء فسقا وقضاء كذبا فمن أدرك ذلك الزمان فلا يكونن لهم جابيا ولا عريفا ولا شرطيا رسول পাক একটা হাদিস যে এটা মুসলিম শরীফ হাদিস আর মোহাম্মদ মোয়াজাম সাবির তাবারানি এর প্রথম খণ্ডের দুইশো চার নাম্বার আনি হাদিস ছিল এরকম ইয়াকুন ফি আফির জামান যে আমার উন্মতের শেষ দিকে অনেক ওমারা আসবে ওমারা যারা কে আমির হবে জলামা যারা অত্যাচারী হবে এই আমির বলতে কিন্তু ইসলামিক এমাজের আমির যারা এদের সম্পর্কে এই বিষয়গুলো ওমারা জলামা যারা জারিম হবে ও যারা ফাঁসাকা উজির হবে মন্ত্রী হবে যারা ফাঁসাকা ফাঁসে অপজাত কাজাবা বিচারক হবে মিথ্যাবাদী আমির হবে জালেম মন্ত্রী হবে ফাসেক বিচারক হবে মিথ্যাবাদী মিথ্যুক সামান আদ্রাকা তালিকা জামান তোমাদের যে কেহ সেই সময়টা পাবে তোমাদের কেউ যেন খবরদার তাদের সহকারী তাদের চৌধুরী তাদের পুলিশ না হোক তাদের সহযোগী না হোক অর্থাৎ এই সরকারের যার সরকারের আমির হবে জালেম মন্ত্রী হবে ফাঁসে বিচারক হবে মিথ্যুক এদের তোমরা কোন রকম সহযোগিতা করবে না আওয়াজুল ইসলামের আছে আন্নাহু মানা এয়ারাতা জলামা অনসালাতিহীন এই হাদিসে স্পষ্ট করে দিল জালিমদেরকে সাহায্য করা তাদের সহযোগিতা করা এর থেকে হুজুর পাকাম সাবধান করে নিষেধ করবেন এখন এখানে আমরা দেখি যে এটা তো ছিল সেই মুসলিম এমারাত যে আসবে এরকম তাদের সম্পর্কে আর এখন আমরা তাদেরকে দেখি এরা তো কি না মুসলিম আমিরও না এরা তো আরো খারাপ হ্যাঁ এখন এদের সাথে যদি আপনার কেউ সম্পর্ক রাখে এই জন্য যে এতে কি আর মাসলেহাত আছে দিনের কল্যাণ আছে এটাকে দাওয়াত দেওয়ার সুযোগ পাওয়া যাবে তো তাতে দেখা যায় যে এই হাদিস অনুযায়ী আল্লাহ রসুল যেটা বারণ করেছেন তার থেকে আমরা আরো এক ডিগ্রি উপরে চলে গেলাম যে কিভাবে এদেরকে হেদায়ত করার একটা সুযোগ পাওয়া যাবে মাসলেহাতের ভিতরে যেটা আমাদের ভাইরা করে থাকে না আমাদের থেকে আমরা ওই যে যে সমস্ত ওলামায়করামরা যে সমস্ত আলিমরা সরকারের সাথে যুক্ত হয়ে আছে বরং এটার থেকে বিপরীত হাদিস দেখা যায় যে এই সরকারের সাথে যুক্ত হলে পরে কি ক্ষতি হয় একটা হাদিস আছে হাদিসটা সম্ভবত আবুদৌদের হাদিস এমনি মাদাতেও আছে মেসকাতে কেতাবুল ইলমের হাদিসটা আছে যে অনেকে এরকম মনে করে আমরা তাদের কাছে যাই তাদের দুনিয়ার কিছু অংশ আমরা নেই না আতাদিল হুমকি দিনই না আমরা দিনকে তাদের থেকে দূরে রাখি রাসুল সাল্লাহামের সাদ করেন যে ওলা ইকুল গালিক এটা হতে পারে না কামালা ইউজুতারা মিনাল ফাতাদিল্লা সহ কাটাদার গাছের থেকে যেমন ফল আনা সম্ভব না কাটার আঘাত হবে দিত ঠিক এরকম ভাবে যারা কি জারিম সরকার বা অল ইসলামিক সরকার যেগুলো কোরআন বিরোধী সরকার যেগুলো এদের কাছ থেকেও তুমি তোমার দিনকে আলাদা রেখে ঠিক রেখে তাদের থেকে কিছু দুনিয়াবি সুবিধা নেবে তা হবে না আর একটা হাদিস আসছে যে আল্লাহ রসুলের সাথে যে তাও হাজু ইল্লাহ জুব্বুল হজুন তোমরা আল্লাহ নিকেরা জুব্বুল হজুন থেকে বানা চাও তো সাহাবাহাম জিজ্ঞেস করলো যে জুব্বুল হজুন কি জিনিস বললেন যে ওয়াদুল কি জাহান্নাম এটা জাহান্নাম একটা স্তর এটা আব্বাজ মিনহু জাহান্নাম কুল্লা ইয়ান্নার বা আমি তোমার যার থেকে অন্যান্য জাহার নাম প্রতিদিন চারশো বার আল্লাহ করে পানা চায় তো সাহাবাকার জিজ্ঞেস করলেন যে সেই জাহার নামে কারা যাবে আমার ইয়ে তো পুরো ইয়ারসল্লাহ সেই জাহার নামে কারা যাবে রাতুল সাল্লাম বললেন যে আল উমারা আল কোর্রাউল আল কোর্রাউল মোরাউন অফি রেওয়াতেন আল কোর্রাউ আল্লাহ দিন ইয়াজুর উমারা দুইটা শব্দ দুই হাদিসে আল কোর্রাউল মোরাউন ওই সমস্ত কারি আসলে কারি বলতে আলেম মানে আগের যুগে যারা কারি হতো তারাই আলেম হতো কারি মানে যারা কোরআন সর্বাধিক পড়তে পারে বেশি আমাদের যুগের কারি না আমাদের যুগে তো কারি হলো যারা কলসিপ পড়তে পারে মুখস্থ করে এদের এই স্কুলের কারি না এটা আগের যুগে কারি বলা হতো যারা কোরআনের সবচেয়ে বেশি জানেন এলেন রাখেন তো বলা হলো আল কোরআল মোরাহন ওই সমস্ত আলেমরা যারা মোরাহন লৌকিকতার জন্য কাজ করে মোরাহন রিয়াকার অর্থাৎ যারা দেখায় লোকদেরকে দেখবেন যে টেলিভিশনের যখন পকেটে ক্যামেরাম্যান আসে তখন তাড়াতাড়ি কিছু গুটে গুটে বসে তারপরে কি করে আপনার পত্রিকায় যখন তারা কি করে ছবিটা কিন্তু ভালো আসবে পরের দিন আবার তারা আসবে সদাই পত্রিকা নিয়ে হলে তার মানে কি কারণ পরিষ্কার তো বলতে পারে না যে ছবিটা আসলো কিনা তাহলে দেখো আমরা কালকে যে একটা জেহাদ করলাম এই জেহাদের কোনো খবর তো আসছে কিনা পত্রিকাতে তা জেহাদ হয়ে গেল কিন্তু তো এরকম আমরা দেখি যে বিষয়টা আমাদের আমরা সবসময় দেখি এগুলো তো এটাই আসলো যে কোরআন মোরাউন আর এক অংশ বলা হলো আল্লাহ মারা ওই সমস্ত আলেন ইয়াজুরুন আল উমারা যারা আমিরদের সাথে উমারাদের সাথে যারা কি করে ইয়াজুরুন জিয়ারত করে সাক্ষাৎ করে তাদের সাক্ষাৎ করার নয় মানে তাদের সাথে ওঠা বসা করে সাক্ষাৎ করে তাদের সাথে সম্পর্ক রাখে তাদের সহযোগিতা করে এইসব বিষয় তাহলে এখানে কিন্তু আল্লাহ রাহুল সাবধান করলেন কাজে এই বিষয়টা যেটা এখানে আল্লাহ রাহুল সাবধান করলেন এখানে হাদিস থেকে যে আমার উন্মতে এক সময় এরকম আসবে যারা কি আখির জমানায় যারা আমির হবে জালেন মন্ত্রী হবে ফাঁসে বিচারক হবে মৃত্যু এই সময় যখন তোমাদের সামনে আসবে তোমরা যখন পাবে খবরদার তোমরা তাদের চৌধুরী হো না চৌধুরী বলতে তাদের কি হয় তাদের সহযোগী হয়েও না তাদের কি পুলিশ হয়েও না এবং তাদের কোনো রকম সহযোগিতাকারী হয়েও না কারণ এটা তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এটাও দেখা গেল যে আমরা যে বিষয়টার কারণে এদের সাথে মিশি এবং বলি যে আমরা এদের সাথে মিশতে একসময় তাদেরকে দাওয়া দিতে পারবো তো এটাও এখান থেকে বাধা হয়ে গেল এবং আর একটা দলিল গেলাম আল্লাহ আন্না হাজার পেতে হাজার সুবিধা আতান রুদিন আল আবার আল বাস্তি আতাকা ইহে মৌলিক ফসিয়া মিন শাহবাদ ফাইস্তান ইয়াজুদ নাকুল ইদার ফাল বাবু ওয়াহেদ অমিস্তু লাউ ফালা রাজুলুন বিমরাতিন মিন বাবিদ দাওয়াতে ফাসায়াকুল লা ইয়াজুজ নাকুল ইদান ফাল ওয়াহেদ বলা হচ্ছে যে কোনো বেদাতি যদি মনে করে যে আমি একটু বেদাত করি যেমন আমাদের বরিশাল শহরের মাঝখানে একটা মাজার আছে যারা বরিশাল সময় জানেন মাজার হলো লেচু শাহ মাজার লেচু শাহ মানে এই লোকটা হিন্দু ছিল না মুসলিম ছিল না কি ছিল এ কেউ বলতে পারে না সেই কথা বলতে উর্দুতে মিলে ইয়া সম্ভবত ওই যে হয়তো ওই সময় আপনার ওই যে বিভাজনের সভা যুদ্ধের সভা অন্য কোথাও আসছিল তো কাজ করতো সে হোটেলে পানি দিত মানুষকে পানি কিনে দিত এই দেশে কোনো রকম চলতো তো লোকেরা তাকে আল্লাহ মনে করতো মারা যাওয়ার পর তো আর বড় হয়ে যায় তো সে অনুযায়ী পরিষ্কার শহরের মাঝখানে একেবারে খুব মেইন জায়গায় তাকে দাফন করা হয় এবং তারপরে মাজার তৈরি করা হয় এবং এরপরে টাকা পয়সা এত টাকা পড়ে এখানে একটা পাঁচতলা বিল্ডিং হয়েছে বড় আকারে বিশাল বিল্ডিং মাদ্রাসা করতে ওখানে তো মাদ্রাসা করার পরে তো ওই টাকা মাদ্রাসায় খরচ করে শেষ হয় না মাদ্রাসায় বেতন নাই ফ্রি শিক্ষককে বেতন দেওয়া হয় সবকিছু খরচ করা হয় তারপরেও এ টাকা শেষ হয় না এখন যেটা করে তা হলো প্রতি বৃহস্পতিবার মাগরিব পরে ওইখানে আমভাবে সাধারণতকে খাওয়ায় খিচুড়ি খাওয়ায় এইভাবে চলতেছে এখন আমি যখন আমি পরিষদ ছিলাম তখন এটা আমার কাছে মশলা যদি এই যে আপনার কাজটা করে এটা যায় কিনা আমি তাহলে একটা কাজ করো একটা মদের দোকান দিয়ে বা একটা বেশাখানা খুলে তার দ্বারা কিছু পয়সা কামাই আমাকে মাথাশা করো এটা যায় কিনা হ্যাঁ। এটা তো পরিষ্কার যায় নয় এটা যেমন যায় কোনো রকম বেদাতের মাধ্যমে পয়সা কামাই করে তাজা মাথা চালানো এটা কোনো জায়গা মুসলিম এটা আল্লাহর সাথে আল্লাহ জিনিসটা উপহাস করা মজা করে তার ইমান নষ্ট হয়ে যায় তো সেই বিষয়টা আসলে এখানে যে যদি কোনো বেদাতি বেদাত কাজ করে ইউরিদুনাল খয়ের অর্মাস্লেহা সে তার উদ্দেশ্যটা ভালো যে আমি যদি মিলাদে ভালো করে এটি করি তাহলে দেখা যাবে যে মানুষরা আমার কথা শুনবে এর মাধ্যমে দাওয়াত দেওয়া যাবে মাসলেহাত যেমন কাহিয়াই মাউলিক এই যে রবিউল আওয়াল মাস গেল এই বিভিন্ন মাহফিল বিভিন্ন মাধ্যমে যেটা বেদার করে মাধ্যমে কি মানুষ দিনের কথা শোনানো যায় এখন সিয়ামিন সাবান এই যে সাবান মাস আসতে সামনে আর তখন ওই যে লাইলাতুল বরাত সাবে বরাত এখানে রোজা রাখা এবাদত করা অসুবিধাকে মানুষের এবাদত করে এই আমাদের এই ধানমন্ডি কোন জায়গায় এখানে বোধহয় একটা মুক্তি কোন জায়গায় এই ইমাম সাবুদায় যে তাকুয়া মসজিদের ইমাম সাবুদায় এই সবাই পড়াতে আসতে পরে করে কি সবাইকে সালাদুল তাকবি পড়ায় জামাতের সাথে পড়ায় তো আমি একটা লোক পাঠাইলাম যে আপনি এই কাজটা করেন এটা কিসের জন্য এটা কাজ আলোচন করেছেন এটা তো মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে তালিম এটা তালিম আপনি হয়তো জীবনে একবার করলেন বা একটা করেন আপনি সময় করতে পারেন প্রতি বছর এই রাত্রে তালিম করে অর্থ রাখেন তার অর্থ হলে যে এটা আপনি এখন করলেন আশপাশে মসজিদে বা আমার মসজিদে বলে তো ওখানে তো করে তো এটা আমাদের এখানে করলে অসুবিধা আর কি পরে আমি সেই সময় বয়ান দিতে হবে পরে যে <clears throat> এটা এক তো সে বেদাহাত করলো এবং এর দ্বারা সে আশপাশে যেতে বড় বক্তৃতা এসব এলাকা অত্র মসজিদে একটা বিরাট প্রভাব থাকে এরকম ইমামরা যদি একটা গোমরাহি করে বেদাত করে তাহলে দেখা যাবে সেই বেদাতটা পুরো এলাকায় ছড়াই যায় এবং এবার আপনার এলাকা একটা দেশ এরপরে বাহিরে এবং এই এলাকার লোক যখন আরেক জায়গায় যাবে তখন আরেক দেশে যাবে সেখানেও কিন্তু এরকম ছড়াই যায় বেদাত নিয়ে এভাবেই ছড়ায় তো সেই বেদাতি যে কাজ করে উনি বলতে আমি শিক্ষা দেয় সলাদুল তাসমি শিক্ষা দেয় সলাদুল তাসমি তো আছে কাজে সেটা শিক্ষা দিয়ে রাস্তা অসুবিধা কি এভাবে কিন্তু শিক্ষা দিল সে কিন্তু অসুবিধাটা কি সেটা বলা হচ্ছে কারণ যে এই যে কাজগুলো করে এটা সম্পূর্ণ জায়গ নাকুলু ইদান ফল বাবু ওয়াহেদ যদি বিষয়টা এরকমই হয় যে বেদাহাতের মাধ্যমে যদিও হাজারো মাত্রার থাকে হাজারো কল্যাণ থাকে ভিতরে এর মাধ্যমে লোকদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ পাওয়া যায় তারপরেও জিনিসটা দায়ের নেই তারা ঠিক একই কায়দায় যে কুফাদের সাথে মিশে তাদের সাথে অন্তরঙ্গ হয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ নেওয়া এটা ওই একই পর্যায়ে না দেয় এরকম কোনো ব্যক্তি একটা মহিলার সাথে একাকিত্বভাবে সে মিশলো সে বললো যে আমি তো তাকে দাওয়াত দেওয়ার জন্য তার সাথে কি করি সে একটা একনিষ্ঠ সম্পর্ক করতে চাই তো এটা কি করবে এটা লেখা এটা যে দাওয়া যদি কোনো ব্যক্তি একটা মহিলার সঙ্গে একা ভাবে বসে তার সাথে কথাবার্তা বলে তো সে মনে করে যে আমি তোমাদের দাওয়াত দিয়ে তাকে অর্থাৎ লাইয়াজুল এটা বলতে সবাই বলে যে চাইবে একটা মহিলার সাথে বসতে অসুবিধা কি গুনার মধ্যে অংশীদারি হওয়ার আপ থাকে তো এরকম যদি সেই বিষয়টা আদায় হয় অথচ উদ্দেশ্যটা ভালো দাওয়াত দেওয়া তাকে তাওহিদ বোঝানো ইসলাম বোঝানো কোরআনের কানুন বোঝানো এটা যেমন নাজায়জ হলো ঠিক একই কায়দায় সরকারের সাথে এবং যারা আমিরুল কি ওমারা যারা আছে এদের সাথে মিশা এই যদি আমি ভালোর জন্য করি একই অবস্থা হবে সেটাও সেই একই উত্তরে বিচার চলবে এরকমভাবে আরেকটা বিষয় আছে যে কোনো ব্যক্তির জন্য কোনো হাদিস তৈরি করে বলা অবশ্যই এটা সুফিদের ব্যাপারে এই বিষয়টা কিন্তু সুফিরা দায়াজ বলে এখানে আসছে যে এটা তো সবাই নাজায়াজ বলে কিন্তু সবাই নাজায়াজ বলে না এখন সুফির এটাকেও জায়েজ ছিল অর্থাৎ যেটা হওয়া দরকার ছিল সর্বসম্মতি নাজায়েজ এটা সুফির এটাকে জায়েজ বলে এখানে আসছে যেটা তা হলো এই যে কোনো ব্যক্তিকে দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য হাদিস তৈরি করা আর তারগিব ও তারহিব মানে মানুষকে দিনের দিকে উৎসাহিত করার জন্য অথবা ভয় দেখানোর জন্য কোনো হাদিস তৈরি করা দায়ের কিনা তো ওলামাদের একমত হাদিস সম্পর্কে যারা গ্রহণযোগ্য আলেন যারা তাদের একমত যে কোনো হাদিস তৈরি করা যায় অবশ্যই এখানে ভণ্ড সুফি যারা এদের বক্তব্য যে এরকম হাদিস করা যায় তো এখানে আলোচনা আসলো যে ওদের তো বাদ আমাদের কথা যেটা আসলো তাহলে যে সমস্ত একরামদের একমত যে এরকম কাউকে উৎসাহ প্রদান করার জন্য যেমন আমরা শুনি ভাবে ওই আমি একবার একটা মসজিদে বসাছিলাম সেরকম কিছু দিনের দাওয়াত নিয়ে কোনো ভাই বয়ান করেছিল বয়ান এক পর্যায়ে বললো যে যদি আল্লাহর রাস্তা বের হয়ে এক টাকা খরচ করা হয় তো সাত কোটি উনপঞ্চাশ লক্ষ কত টাকা পাবো এটা একটু তার কাছ খেয়ে গেছে তো আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব ও তো পুরান চেয়ারম্যান তো অনেক গাভী মানুষ মাথা নিচু দিয়ে বলে বলে দেন যে সাত লক্ষ উনপঞ্চাশ লক্ষ কোটি কি পঞ্চাশ কোটি পঞ্চাশ নাকি পাওয়া যাবে তার মানে যে মজাক করলো সে একটা যে বলে দেন তার মানে কি যে ওই যে ভরে আটকে গেল যে এত বলো তার এটা করতে বাকি নেই আর যে এই যে সাত কোটি পঞ্চাশ লক্ষ কত বলবে সে বলতে কাজ ছিল উনি বলে ঠিক আছে বলে দেন কি হবে এতটা হবে আর কি এই যে ফজিলাত বয়ন করা এরকম ফজিলাত বয়ন করার কোনো অধিকার স্থান দেয় না কাউকে কারণ আদি আছে স্পষ্ট মান কাদা আড়াইয়ের মতো আমি দাম যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বললো মানে আমি বলি নাই তবু সে মিথ্যা নিজে তৈরি করে বললো ফালিয়া তা বাবু আমার কাদা মিনান না সেই জন্য তার ঠিকানা জাহানা নির্ধারণ করে নেয় অর্থাৎ সে নিশ্চিত জাহান নামে যাবে এটা বলা হলো এখানে তো যেরকম ভাবে হাদিস তৈরি করে বলা কাউকে দিনের দিকে উৎসাহিত করার জন্য অথবা অন্যায় কাজ থেকে সাবধান করার জন্য হাদিস তৈরি করে বলা না যায় অথচ এটা ভিতরে মাসলাহাত পাওয়া যায় কল্যাণ আছে ভিতরে তারপরও না যায় তো ঠিক এরকম কায়দাই কোনো অমুসলিমের সঙ্গে অন্তরঙ্গ তাহলুতে স্থাপন করা এতেজাল না করা বারাত না করা তার থেকে তো এটা এরকমই যে আমি যেরকম ভাবে কি করলাম তৈরি করে হাদিস বয়ান করলে পরে যেরকম না যায় ঠিক এরকম তাদের সম্পর্ক স্থাপন করা এই উদ্দেশ্যে এটাও একই কায়দায় না যায় হবে এরপরে আর একটা বিষয় যেটা যে এখন যদি সব হক কথা বলতে যায় তার ফেতনা শুরু হবে সমাজে গন্ডগোল দেখা দিবে আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে মসজিদ বন্ধ হয়ে যাবে এই বিষয়টা আমরা যে কারণে এটা ইন্তজার করি না ফানারুদ্দ আলহিমা করা শেখ সুলাইমান আসলে ইয়া তাজরুল ওলামা আর হুকুমাত ওলামায় হুকুমত যারা অর্থাৎ সরকারি আলেম যারা বা সরকার সাথে সম্পর্ক আছে যাদের এরা বলে লাউ আন্নার ওলামা কওয়াল হাক্কা যদি ওলামা একরাম একেবারে সব কথাগুলো সত্য কথা বলে কোরআনের কথা বলে ক্ষেতনা যেন তো আজিমা তাহলে বড় ধরনের ক্ষেতনা শুরু হয়ে যাবে অকেতারুন এবং যুদ্ধ শুরু হয়ে যাবে অমরুন লাতুকমাত অকবাহা এমন কিছু ঘটনা ঘটবে যার পরিণতি ভালো হবে না পরিণতি খারাপ হবে এটা আমরা বলি যে পরিণতি খারাপ হবে ভালো হবে না তখন তারা এই কারণে সব সত্য কথা প্রকাশ করে না এই যে বিষয়টা নারদ্দু আলাইহিম সময় বিষয় আচ্ছা তো আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এবার থাকুক ইনশাল্লাহ এরপরে তো বিষয়টা যেটা আজকে আলোচনা যেটা আসলে মূলত গত সপ্তাহ আলোচনারই একটা সম্পূরক আলোচনা যে আমরা যেসব সন্দেহের উপর ভিত্তি করে এতদান করার থেকে দূরে থাকি অথবা কাফেরকে কাফের বলার থেকে আমরা বিরত থাকি যেসব মাসলেহাত এবং যেসব মঙ্গল মনে করি আমরা আসলে তার উপর একটা আলোচনা হচ্ছিল যে সেইগুলো কোন ধরনের মাসলেহাত এবং আরও সামনে কতগুলো বিষয় আসছে যেমন একটা বিষয় এখানে আসছে যে অনেকে মনে করে যদি আমরা এই তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি তাতে পরিণতি ভালো হবে না ক্ষতি হবে আমরা টিকে থাকতে পারবো না এরকম আরও বিষয় আসতেছে কতগুলো হাদিস দ্বারা দলিল পেশ করা হয় যেমন ফারাকাল জামা আতা মাতা যারা কি করে জামাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং মৃত্যুবরণ করে তারা কি করলো মিতাতান জাহিলিয়া জাহিলিতে মরলো কাজী জামাত থেকে বিচ্ছিন্ন হবে না সরকারের থেকে বিচ্ছিন্ন হওয়া না এরকম কিছু বিষয় আছে তো সেগুলোর জবাব এখানে আসবে আমাদের আলোচনার মূল কথা হলো এই যে একজন মুসলিম যখন সে মনে করে যে আমার সব কাজ আল্লাহর জন্য সব কাজ ইন্না সলাতি অনুসুকি আমার সলাত আমার ত্যাগ আমার কোরবানি সব আল্লাহর জন্য ইন্ডিয়া তো আমার জীবন মরণ তো আল্লাহর জন্যই আমি আল্লাহর কাজ করে যাবো পরিণতি কি হবে কিনা বিষয় দেখার বিষয় তো আমার না ছিল এটা হলো আল্লাহ রসুলের বিধানটি কার্যকর করার জন্য তবে ইসলামের কাজ করতে গিয়ে আল্লাহ রসুলের তরিকে অনুসরণ করা আল্লাহ রসুল যে পদ্ধতিতে যে পন্থায় কাজ করেছেন সে পন্থা অবলম্বন করা এরপরে যে বিষয়টা আলোচনা আসছিল যে আমরা সেই কাজ করতে গিয়ে দাওয়াতের কাজ করতে গিয়ে এমন কোনো বিষয়কে আশ্রয় না নেই যে আমরা অনেক জায়গায় সত্যকে গোপন করা বা কি করে বাসের সাথে মিশে চলা এটা যে আমাদের অন্যায় সেগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করতেছিলাম বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন বিজ্ঞজনদের কথা থেকে তো এর উপরে জি এই বিষয়টা একটা উসুলি হাদিসের একটা বিষয় যে ফজিরাতের হাদিস বয়ন করা যায় কিনা এটা সুফিদের বিষয় এটা এটা আসলে ওলামা গ্রামদের মত না এটা হাদিসের ব্যাপারে দুই ধরনের আলেম পাওয়া যায় একটা হলো আলেম হলো যারা হাদিসের বিশেষজ্ঞ যারা তাদের মত হলো এরকম যে মৌদু হাদিস বা একেবারে দুর্বল হাদিস দলিল পেশ করা যাবে না আর একটা হলো যে সনদে কিছু দুর্বলতা থাকলেও তার বিষয়গুলো অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত বা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক না সেগুলো বলে করা যায় আর যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক অথবা কোরআন ইসলামের সাথে সাংঘর্ষিক তো সেই সব হাদিস যদি দুর্বল হয় তাহলে মোটেই গ্রহণযোগ্য না এরকম ফজিলাতের বিষয় হলো একই কথা কারণ ফজিলাতে হোক যাই হাদিস তো হাদিসই আল্লাহ রসুল যখন স্পষ্ট বললেন যে আমার নামে এমন কথা বলবো যে আমি বলি নাই আমি যখন বলবো কলা রসুল্লাহ আল্লাহ রসুল বলেছেন এরপরে যে এমন কথা বললাম যেটা আল্লাহ রসুল বলেন নাই তাহলে এই রসুলকে এই রসুল আমি নিজে নিজেকে রসুল দাবি করা হয় পরিষ্কার এখানে এই জন্য আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালানহ উনি হাদিস বয়ান করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে উনি সপ্তাহে একটা ওয়াজ করতেন আমরা যখন সাপ্তাহিক আলোচনা করি উনি সাপ্তাহিক একটা ওয়াজ করতেন সেইখানে সেটা আওয়ামদের মসজিদ সাধারণ মসজিদ ওইখানে তিনি কখনোই বলতেন না কল আর সুরুল্লাহ আল্লাহ রসুল বলেছেন তা বলতেন না উনি ওনার ওয়াজ করে দিতেন হাদিসের বিষয় আসলে উনি বলতেন না ওয়াজ করে দিতেন একদিন ঘটনা বলে ফেললেন যে কল আর সুরুল্লাহ সাল্লাহ বললেন তারপরে তার চোখ লাল হয়ে গেল তার ঘাম হয়ে গেল এবং তিনি বলতেন আওকামা পাওয়া রাহুল্লাহ সালামা আল ইসলাম হয়তো আল্লাহ রসুল এরকম বলেছিলেন না যে একটু একটু বেশি না একটু একটু কম আমি হুবা বলতে পারি না হয়তো এরকম বলা শুরু করলেন তার অর্থ হলে যে আল্লাহ রসুলের হাদিসই বলা করতেছিলেন হয়তো শব্দের মধ্যে ভুল হতে পারে এই জন্য তিনি এত সতর্কতা অবলম্বন করলেন ঘাম বের হয়ে গেল যে হয়তো আল্লাহ রসুল এমনটা বলেছিলেন অথবা একটু একটু কম অথবা একটু একটু বেশি অথবা অন্য শব্দ বলেছিলেন এবার বলতে পারলেন বোঝা গেল যে আল্লাহ রসুলের নামে পাল্লা রসুল্লাহ বলে তারপরে যদি কোনো কথা বলা হয় যেটা আল্লাহ রসুল না আল্লাহ রসুল বলেন নাই আল্লাহ রসুল পর একটা মিথ্যা দেওয়া হলো এবং নিজেকে রসুল দাবি করা এটা জঘন্য অপরাধ কাজে এই জন্য কোনো হাদিস যদি নিশ্চিত জানান দুর্বল না জানলে সে জেনে নিবে না জানলে হাদিস পর্যন্ত তারা যায় নেই কাজেই নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো হাদিস সম্পর্কে বলা এটা মারাত্মক ধরন নাই হাদিস আসতে যেটা বলা আগে মান কাদা বা আলাই এমন আমিদান যে আমার উপরে কোনো মিথ্যা কথা বললো মিথ্যা হাদিস বললো ফালিয়ে তাবাউয়া মাকা হলেন না সেই জন্য তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় খালি ফজিলতের হাদিস হোক বা যে কোনো হাদিস হোক এটা আসলে ওলামা একরামদের কাছে এটা গ্রহণযোগ্য না বাকি হইল সুফিদের কথা তো সুফিরা তো হাদিস বানানোই যায় বলে তো দুর্বল হাদিস কেন ওদের ওদের তো হাদিস বানানোও যায় ওরা বলে যে মানুষকে তার্গিবের জন্য যিনি আকৃষ্ট করার জন্য অথবা ভীতি প্রদর্শন করার জন্য হাদিস তৈরি করা যায় তো তৈরি করা যদি জায়েজ হয় তার কাছে দুর্বল হাদিস তো বদলকে আমার জায়েজ হবেই কাজে তাদের নিয়ে আসলে কোনো ইসলামের কোনো আসলে মৌলিক বিষয় নির্ভর করে না শিয়াদের কাছে হাদিস আছে বহু আপনি দেখবেন শিয়াদের এমন এমন হাদিস আছে ওদের কেতাব আছে উসুলে কাফি আমি একটা হাদিস পড়ছিলাম ওদের কেতাব থেকে হজরত আলীর সাথে একদিন শয়তানের দেখা তো হজরত আলী শয়তানকে বলেন যে শয়তান তুই বড় দুর্ভাগ্য দুর্ভাগ্য হতভাগা যে আল্লাহর মাফলুক কিন্তু সবচেয়ে তুই হতভাগা শয়তান হিসেবে বললো যে ওদের হাদিস এসেছি শয়তান হিসেবে বললো যে না আলী তোমার ধারণা ভুল আমি এমন ধারণা পোষণ করতাম যে আমার কত দুর্ভাগ্য যে আমি আল্লাহর মাকলুর মধ্যে সবচেয়ে হতভাগা তো আমি এই জন্য আল্লাহর কাছে অভিযোগ করলাম আল্লাহ তালা আমাকে বললেন যে না তুই সবচেয়ে খারাপ না আমার মাকলুর মধ্যে সবচেয়ে খারাপ করতে আরো বেশি আছে তো তখন আমি খুব আশাবাদী হলাম এবং আগ্রহী হলাম যে সেই লোকগুলো খারাপ যারা আমার তো খারাপ দেখার জন্য খুব আগ্রহী হলাম তো আল্লাহ তালা বলেন যাও দারোয়ানকে জাহান নামে দারোয়ানকে সালাম বলো এবং তাকে গিয়ে বলো যে আমি ওই লোকগুলো দেখতে চাই যারা আমার চেয়েও খারাপ তখন জাহান নামের তলদেশ থেকে আমাদের সামনে দুইটা লোক আনা হলো সেই দুইটা লোক হলো আব্দুল কেন অমর সিয়াদের হাদিস যে সেই দুইটা লোক হলো কেন অমর এটা হাদিস ওদের কাছে বাবানো হাদিস এই জন্যই দেখবেন সিয়ারা ওদের কথা আছে এই যে আছে যে আব্বুল মানাব্দ অগ্নি যদি আমরা মক্কা মদিনায় কোনো সময় বিজয় লাভ করতে পারি তা আব্বুল মানাব্দ অগ্নি আমরা প্রথম যে কাজটা শুরু করবো তা হলো মক্কা মদিনার মদিনা শরীফে আল্লাহ রসুলের রহবার কাছ থেকে দুইটা মূর্তি অপসারণ করব সেই মূর্তি তুলে আবু বকর অমরের মূর্তি এটা আমরা দেখি বর্তমান শিয়াদের সে একই আকিদা আপনারা জানেন যে রাফসানদান যখন হজ করতে গেছিল মদিনায় গেল জেয়ারত করার জন্য মদিনার যে ইমাম শেখ আব্দুর রহমান হোদাইফি ওনার দায়িত্ব ছিল এনাকে জিয়ারত করতে নিয়ে যাওয়া উনি যখন আমার উপরে রজার কাছে নিয়ে গেলেন যে এখানে সালাম করো সালাম পেশ করলো বলো সামনে আবু বকর অমর তখন সে বলে ফেলছিল না আড়াই ফার আহমদুল্লাহ যে না এদের তো আমি জিয়ারত করবো না এদের উপর তো আল্লাহ আহমদ এবার তারপরেই উনি পরের দিন জুমার বয়ান দিলেন সেই কি ঐতিহাসিক ভাষণ যে ভাষণের পরে ওনাকে খুঁজে পাওয়া যায় না বন্দি করা হলো চাকরি গেল তারপরে এমন করে আর দাম দেওয়ার আশঙ্কা ছিল শেষ পর্যন্ত সরকার পরিস্থিতি খারাপ দেখে তারপর ওনাকে ওই দেশের যে হাইয়েতুল হলিয়া সর্বোচ্চ লাভ পরিষদ সেখানে আনা হলো এবং শেষ পর্যন্ত ওনার বক্তব্য শোনা হলো সরকার যাই হোক ওনাকে কোনো রকম কিছুদিন আলাদা রেখে আবার তার তাকে এখন পর্যন্ত এখন আবার আছে সেই মাম সেখানে তিনি বয়ান দিয়েছিলেন সিয়ারা যুগে যুগে ক্ষতি করেছিল আমেরিকাকে সৌদি আরবের স্থান দেওয়া এগুলো সম্পর্কে এটা ক্যাসেট পাওয়া যায় বাংলাদেশ বাংলা পাওয়া যায় এটা আরবি সূত্র সহকারে তো যে বিষয়টা ছিল এই যে শিয়াদের নিকটে হাদিস তৈরি করা যায় এরকম আমাদের সুফি যারা এটা মূলত শিয়াদের থেকে আসা এই জন্য এদের মাঝাবেও এদের মতেও হাদিস তৈরি করা যায় কাজে তাদের মতেই ওই যে দুর্বল হাদিস দ্বারা ভূমিরাতে বয়ন করা যায় এটা কোনো আত্মা রেজাল বা যারা হাদিস শাস্ত্রে যারা বড় ইমাম <clears throat> তাদের কোনো মত নাই এটা আল্লাহর আইন অনুসারে বিচার না করলে তো বিচার না করলে সেটা সে কাঁপে এখন আমরা আমরা আল্লাহর অনুষ্ঠান আনছি কিন্তু আইনের যে প্রেক্ষাপট যে পদ্ধতি যে পদ্ধতি আমরা তার হরবা এই আইনের প্রয়োগের ভিতর দিয়ে এবং সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যায় যেমন পুলিশি রিপোর্টের উপরে ইয়ে করে আমরা সেই পদ্ধতিটা আছে ইনভেস্টিগেশন রিপোর্ট সাক্ষী নিয়ে আমরা আবার আইনে বিচার করবেন আল্লাহ এখন এই পদ্ধতিটা যদি ভুল পদ্ধতির সঙ্গে আইনের পদ্ধতিটা কি আইনের অংশ নাকি অংশ নয় এবং সময়টা সময়টা এবং যে প্রেক্ষাপট যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা আছি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আল্লাহর আইন প্রয়োগ করা কি সম্ভব কি সম্ভব নয় প্রথম কথা হলো যেটা প্রশ্ন ছিল যেটা যে বিচার করা বলতাম যে কাফের আল্লাহ আইন যারা বিচার বিচার কুপুরি কাজে লিপ্ত আছে এখন এর যে সেই বিচার হলো যেতে যে পদগুলো এগুলো কি কুপুরি কাজ করে তো প্রশ্ন নাকি আর এটা হলো দেখেন নামাজ যেরকম ফরজ এর জন্য হ্যাঁ, উজু করাও কি ফরজ তো ঠিক এরকম ভাবে একটা অন্যায় কাজের সহযোগিতা করা সে অন্যায়ের মধ্যেই পড়ে যায় যখন আমি দেখলাম যে এই শাসক যারা শাসন করে কোরআন বাদ দিয়ে যারা শাসন করে এটা যেন অবৈধ এরকম এই অবৈধ কাজে যারা সহযোগিতা করে তার যতগুলো পথ থাকবে এই সবগুলো মূলত অবৈধ পথের মধ্যে চলে যায় আপনি দেখবেন এই পুলিশরা করে কি আমার কাছে আমার ওখানে একজন জ্বর আছে নামাজ পড়ে এখন এখন সে তবা টবা করে একেবারে এ তো তবা তো সবাই করে আমাদের দেশে উনি বলতেছিলেন যে আমি আমার এক বিচারের সময় একটা মামলা আসলো সেখানে রিপোর্ট আসলো যে একা লোকে বত্রিশ টুকরে করে সে স্বীকার করতেছে অলরেডি আর উনি বলেন যে আমি কথম করে তাকে জিজ্ঞেস করলাম তুমি স্বীকার করো তোমার ভয় নাই তুমি এখন আদালতে আসো তুমি মিথ্যা বলো না তোমার কোনো ভয় নাই তাই না আমি তাকে হত্যা করেছি এবং তাকে আমি বত্রিশ টুকরে করেছি তো স্বীকার তো করলো তারপর আমি রায় দেখি নাই একটু সময় নিলাম কয়েকদিন পরে দেখি যে আমার আদালতের দিকে বিশাল আকারে একটা মিছিল আসতেছে সামনে ওই অফিস আমি যে এই একে বত্রিশ টুকরার যে রিপোর্ট তৈরি করতেছে সেই তো সামনে একটা লোক ধরা নেওয়া আসা তো উনি বলেন পুলিশকে বলে দেখো ওইগুলো আজকে কি জন্য আসে না ওই অফিসে আবার সামনে কথা আসতে আসলো পরে বললো তার ওই যে বত্রিশ টুকরে করা হয়েছিল যে লোকটাকে এই লোকটা সেই লোকটা <laughs> ওই বত্রিশ টুকরে হয়েছিল যে লোকটা সে লোকটা এই লোকটা তার মানে তাহলে মিথ্যা পিটিয়ে তারপরে কি করতে পারেন তাকে স্বীকার করা কেন সে জানে যে আমি যখন স্বীকার না করি আদালতে আদালতের এই লোক তার আমাদের থাকবে না পরে আবার আমি পিটানো হবে তো যার কারণে আমাদের এই যে রহমানি মাত্র পুলিশ পারল আওয়ামী লীগের প্রধান পুলিশকে মারা রইল আমার ওখানে ছিলাম আমাদের ছাত্রগুলো সব ধরে নেওয়া হলো একটা ছাত্র ছিল ওর মাথায় ছিল বাবরি চুল ছিল লম্বা চুল ছিল ওর চুলগুলো সব তাই ছিঁড়ে ফেলাইছিল এরকম নখ তুলো ওর এখান থেকে এখানে নখ উঠিয়ে ফেলাইছে এরপর তো যা পরে তাই টিকে করতে পারতো মানুষ এরপর টিকে থাকা বড় কঠিন তো এখন এই যে বলবেন এই পুলিশদেরকে আপনি কি বলবেন এই যে পুলিশরা বত্রিশ টুকরে করলো এই পুলিশকে আমরা কি বলবো যে পুলিশরা এই কাজগুলো করে মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বানায় বিচার করলেন যে দুটা পার্টি তোমরা আমার যেভাবে বুঝাইছো আমি সেইভাবে রায় এখন প্রকৃত ঘটনা অন্যরকম হয়েছে হ্যাঁ, বিষয়টা হয়েছে তুমি এখন আমার থেকে রায় কিন্তু আল্লাহ থেকে পাইছে না তার কিন্তু রায় দিয়েছে হ্যাঁ, বিষয়টা হাদিসটা এরকম আসলে আল্লাহ বলেন তোমাদের তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো ফাইন না মানা বাসার আমি একজন মানুষ আমি একজন মানুষ তোমাদের অন্তর খবর আমি জানি না বাস্তব খবর আমি দেখি নাই ফাইয়া কোন আলহানু তোমাদের মধ্যে কেউ বাদ পটু হয় আলহানু বিহুজ্জাতি কেউ তার হুজ্জতকে তার কথাকে প্রমাণ করতে গিয়ে যুক্তি বেশি বেশ করতে পারে বাক্যটু হয় অথচ দেখা যায় যার ন্যায্য অধিকার সে কথা বলতে পারে না আমি তোমাদের কথা শুনে বিচার করে দিই সুতরাং যদি কাউকে কারো হক আমি দিয়ে দেই আর তার হক এটা না হয় আফতাউল হুনার আমিন তাকে তাহাত আমি না আমি তাকে জাহান নামের একটা অংশ দিয়ে দিলাম এই হাদিসটার কারণে বোঝা যায় যে আল্লাহ রসুল কিন্তু এখানে দেখা যায় আল্লাহ রসুল যে বিচার করছেন কোরআন সন্ধ্যার মাধ্যমে যতটুকু তাহাকি করা সম্ভব এতটুকু করার পরে যদি কোনো ভুল হয় সেজন্য কথা বলতেন কাজে ঠিক এরকম কোরআন এবং সুন্দর আইন চালু রেখে এবং তার মাধ্যমে তদন্ত করার যে পদ্ধতি সকল ঠিক রেখে তারপরে যদি করে তাহলে এই হাদিস আর যদি এরকম কোরআন সুন্দর আইন না থাকে সেইখানে তো এক নম্বরে সব বাতিল হয়ে যায় যেহেতু পথটাই অবৈধ পথ এটা একটা প্রশ্ন আমরা কি রসুল তো মূর্তির পাশে বসে নামাজ পড়ছে হ্যাঁ। আমরা কি করবো আপনি মূর্তির পাশে মূর্তির পাশে বসে নামাজ পড়েন না যায় না কিন্তু মূর্তিকে পূজা করা মূর্তিকে ভালোবাসা মূর্তি হ্যাঁ, পুজোকে ভালোবাসা মূর্তিকে বানিয়েছেন তাহলে হয়তো সব হ্যাঁ, এইটা তো বলা হলো যে আসলে একটা হলো কি করা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন সেখানে আল্লাহ রাসুলের উম্মত বলতে কাদেরকে বোঝায় উম্মতে মোহাম্মদের মধ্যে তেহাত্তর ফেরকা হবে এরা সবাইকে তাহিদবাদী মানামুসলিম কাফির সবাই এর অন্তর্ভুক্ত হবে উম্মত কত দূরে আসলে উম্মতে দাওয়াত মানে আল্লাহ রাসুল আগমনের পর থেকে কেমন পর্যন্ত যত মানুষ সব উন্মত মানে দাওয়াত যাদেরকে দেওয়া দায়িত্ব এর মধ্যে তারা গ্রহণ করবে তারা হলো উম্মত আসলে উম্মত এজাবাত বলে বিশেষ উম্মত দূরে উম্মতে দাওয়াত উম্মত এজাবাত এই যে মনে করেন তেহাত্তর ফেরকা যত বলা হয় এই হিসাবে কিন্তু এই যুগের কাপেররাও আল্লাহ রসুল উম্মত উম্মত মানে কোন উম্মত আল্লাহ রসুলের দুনিয়াতে আসার পর থেকে যত লোক দুনিয়াতে আসবে সবাই প্রতি আল্লাহ রসুল প্রেরিত সেই হিসাবে সবাই তার উম্মত কিন্তু উম্মতের মধ্যে একটা উম্মতে এজাবাদ মানে যারা আল্লাহ রসুলের দিনকে গ্রহণ করলো আর একটা দিনকে গ্রহণ করে নাই যারা গ্রহণ করে নাই তাদের তো এক কি তারা তো সেই উম্মত বলতে কিনা মুসলিম না আর এই বাহাত্তর তিয়াত্তর ফেরকা দায়ী আছে তাদের মধ্যে নাজাদ প্রাপ্ত দল যেহেতু একটা কাজে অন্যগুলোকেও কি বলা যায় সত্যিকারই তাহিদবাদী বলা যায় না হ্যাঁ এটা বাতিলের মধ্যে যেখানে প্রশ্ন আসলো যে এরা সবাই কি তাহিদবাদী না মুশ্রেক কাফের সবাই মধ্যে যুক্ত হবে যদি কোরআন এবং সুন্দর আলোকে বিচার করতে হবে আল্লাহ রসুল বলছেন যে একটা বলবান বাকি সব ধারণা হবে কাজে পরিষ্কার হাদিসই আছে আর সে হাদিস দ্বারাই বোঝা যায় তারা তাহিদবাদী না এবং তারা আমুশ্রেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে